তো এখানে আল্লাহ সুবাহ একটা উপমা দিচ্ছেন বাস্তব একটা দৃষ্টান্ত দিচ্ছেন যেই দৃষ্টান্তটা হল যদি কোন মানুষ আল্লাহ দিনের বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে জাপিয়ে না পড়ে আল্লাহর দিনের পথের পথিকদের সহযোগী না হয় তাহলে আল্লাহ স্বয়ং নিজেই নিজের দিনকে তিনি বিজয়ী রাখবেন রাখবেন আর এই পথের পথিকদেরকে তিনি সাহায্য করবেন এটা আল্লাহর দায়িত্ব আমরা যদি এর আগের আয়াতটাতে যদি লক্ষ্য করি সেখানে দেখো যে আল্লাহ সুবাহ আদেশ করেছিলেন যদি তোমরা যুদ্ধের জন্য বেরিয়ে না পড়ো তোমাদেরকে কঠোর পীড়াদায়ক শাস্তি প্রদান করা হবে আর অপর একটা জাতির দ্বারা তোমাদেরকে পরিবর্তন করে দেওয়া হবে অর্থাৎ আল্লাহ দিনের প্রতিনিধিত্ব করার জন্য তোমাদেরকে যে দায়িত্ব প্রদান করা হয়েছিল যদি তোমরা যুদ্ধের ময়দানে জাতিয়ে না পড়ো তোমাদের সেই প্রতিনিধিত্বের দায়িত্ব থেকে অপসারিত করা হবে এবং আল্লাহ এমন বান্দাদেরকে তার এই দিনের দায়িত্ব পালন করার জন্য নিয়ে আসবেন যে তাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না আর আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ এখানে এই বিষয়টাই বলছেন যদি তোমরা বেরিয়ে না পড়ো তোমাদেরকে খুব কঠোর পীড়াদায়ক শাস্তি দেওয়া হবে এবং অপর একটা জাতির দ্বারা তোমাদেরকে পরিবর্তন করে দেওয়া হবে সাথে সাথে এই কথাটাও বলছেন যদি তোমরা তাকে সাহায্য না করো অর্থাৎ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে তাহলে তো আল্লাহ তাকে সাহায্য করেছিলেন কোন সময়ে যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল তার আবাস ভূমি থেকে আর তিনি ওই গুহার মধ্যে ছিলেন ছিলেন মাত্র দুইজনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় তখন তিনি তার সাথীকে বলেছিলেন তুমি ঘাবড়িও না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছেন আল্লাহ তার অন্তরে পর শান্তি নাজির করলেন এবং এমন সৈন্য বাহিনী দ্বারা তার শক্তি যুগালেন যাদেরকে তোমরা দেখতে পাওনি আর এইভাবেই আল্লাহ তার কালিমাকে কাফেরদের কালিমাকে তিনি নিচু করে দিলেন আর আল্লাহর কালিমা তো উঁচুই রয়ে গেল নিশ্চয়ই আল্লাহ জবরদস্ত কুশলী আল্লাহ সুবাহ এখানে ওই কথাটার দিকে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা মনে করো না যে আল্লাহ দিনের বিজয়ের জন্য যদি তোমরা যান মাল দিয়ে যুদ্ধ না করো তাহলে আল্লাহর দিন একেবারে অক্ষম হয়ে যাবে আর আল্লাহ এখানে নিজে পরাভূত হয়ে যাবেন এটা তোমরা মনে করো না বরং যেই সময়ে তোমরা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের পক্ষ নিয়ে কোন বাহিনী গঠন করনি কোন সহযোগিতাই তাকে করনি অবস্থাটা আল্লাহ পুরা একটা অবস্থা তুলে ধরছেন যে কাফেররা মক্কার সেই কুরাইশরা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের একান্ত আপন জন যারা ছিল তারা রাসুলের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিল আর তিনি গুহায় আশ্রয় নিয়েছিলেন সেই অবস্থাটা বলেছেন সেখানে ছিলেন তারা মাত্র দুইজন তারা যেই দুইজন ছিলেন মাত্র সীমাবদ্ধ করেছেন এর উপরে আর কেউ ছিল না সেই অবস্থায় আল্লাহ তার রাসুলকে সাহায্য করেছেন আল্লাহ একটা বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ দিনের বিজয়ের জন্য যদি তোমরা যুদ্ধ না করো তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না ক্ষতি তোমাদেরই হবে আল্লাহ এমন সর্বময় ক্ষমতার অধিকারী তার দিনের প্রতিনিধিত্ব কারা করতে পারে আল্লাহ দিনের বিজয়ের জন্য যা কারা যুদ্ধ করতে পারে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে তিনি বাছাই করেন একবার একদল লোকদেরকে তিনি এই দায়িত্বে সমাসীন করেন এই দায়িত্বে নিয়োজিত করেন যদি তারা এই দায়িত্ব পালন করতে রাতলতি করে অবহেলা করে এ থেকে পাশ খাটিয়ে যায় তখন আল্লাহ তাদেরকে এই দায়িত্ব রাখেন না তাদের এই কর্মের জন্যই আল্লাহ তাদেরকে এখান থেকে অপসারিত করে দেন এখানে জোর করে কেউ এই দায়িত্ব পালনের দাবি করতে পারে না দায়িত্ব পালন করবে না আল্লাহ দিনের জন্য যুদ্ধ করবে না আবার আল্লাহ দিনের প্রতীক ধারণ করবে ইসলামের নাম নিয়ে মানুষকে ঢুকা দেবে এই সুযোগ আল্লাহ দেন না আল্লাহ তাদেরকে এই কাজ থেকে অপসারিত করে তাদের আসল চরিত্র মানুষের সামনে উন্মোচন করে দেন এরা যে আসলে ইসলামের পক্ষের শক্তি নয় আল্লাহ এটা প্রমাণ করে দেন আর প্রকৃতপক্ষে যারা আল্লাহর রেজামন্দির জন্য আল্লাহর কাছেই এর বদলা পাওয়ার আশায় নিজের যান মাল দিয়ে যুদ্ধ করে আল্লাহ তাদেরকে বাছাই করে ময়দানে একত্রিত করে দেন তখন তারা এই দায়িত্ব পালন করতে শুরু করে আল্লাহর ইচ্ছায় আল্লাহ এক দলকে প্রথম নিয়ে আসেন এরা যখন দায়িত্ব পালনে ব্যর্থ হয় তারা পাশ কাটায় গাফলতি করে তখন আল্লাহ তাদেরকে এখান থেকে অপসারিত করে দেন এখানে বাহানা করার সুযোগ আর দেন না বরং প্রকৃতপক্ষে যারা লিওয়াজিল্লা তার দান এবং মালকে তারা আল্লাহর পথে পেশ করতে পারে এমন খালেস মুমিনদেরকে আল্লাহ এক কাতারে সামিল করে তাদেরকে এই দায়িত্বে সমাসীন করেন এই মর্যাদা তাদেরকে তিনি দান করেন যে আল্লাহ নিজের ক্ষমতা বলে করেন কারণ তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মক্কায় তেরোটি বছর লোকদেরকে আল্লাহর পথে দেখেছেন আল্লাহর ওয়াহেদানিয়তের পথে দেখেছেন রাসুলের রেখালতের পথে দেখেছেন আল্লাহর ওয়াহাদানিয়ত এবং রেসালত অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে তার বদলা পাওয়ার একটা দিন রয়েছে সেই ব্যাপারে তাদেরকে নিশ্চিত করেছেন আল্লাহর এবাদত এবং রাসুলের এতাহাতের মাধ্যমে জীবনযাপন করার কারণে তারা যে কষ্ট সহ্য করে চলবে যে বঞ্চনার শিকার হবে যে জুলুম অত্যাচারের সম্মুখীন তারা হবে এ সব কিছুর বিনিময় যে তারা একটা সুনির্দিষ্ট দিনে আল্লাহর কাছে পাবে সেটা আখেরাত সেই ব্যাপারে তাদেরকে অবহিত করেন আখেরাতের সেই দৃশ্যগুলো তাদের সামনে তুলে ধরেন আর যারা আল্লাহর দাসত্ব করবে না এবাদতি করবে না আল্লাহর উলুহিয়ত রবুবিয়তকে অস্বীকার করে চলবে অমান্য করে চলবে রাসুলের আনুগত্য করবে না দিনের পথে নিজেকে গড়ে তুলবে না সেই সকল পাপা ছাড়ি লোকদের তাদের পাপের বদলা আল্লাহর নাফরমানির বদলা রাসুলের অবাধ্যতার বদলা স্বরূপ একটা দিন রয়েছে চরম শাস্তির জন্য নির্দিষ্ট তাদেরকেও সেই দিনের কথা অর্থাৎ আখেরাতের কথা অবহিত করেছেন মক্কায় তেরোটি বছর তহিদ রেসালাত এবং আখেরাতকে কেন্দ্র করে মৌলিক দাওয়াত প্রচার করেছিলেন আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছেন তারা ইমান এনেছেন তাদের ইমান ছিল জীবন্ত ইমান যে ইমান দ্বারা তারা উপলব্ধি করতে পেরেছিলেন যে আল্লাহ সুবাহ যে একমাত্র স্রষ্টা তিনি মালিক মানুষের সকল প্রয়োজন পূরণ একমাত্র তিনি করেন তিনি সমগ্র সৃষ্টিকুলকে পরিচালনা করেন নিয়ন্ত্রণ করেন সৃষ্টি করেন সৃষ্টির প্রয়োজন তিনি পূরণ করেন এর মধ্যে তার কোনো অংশীদার নেই এটা স্পষ্টভাবে তারা বুঝতে পেরেছিলেন সমগ্র সৃষ্টিগুলোর উপর তার একক আধিপত্য কর্তৃত্ব বাদশাহী রাজত্ব নিরঙ্কুশভাবে চলছে সমগ্র সৃষ্টিকুল আল্লাহরই গুলামি করে চলছে এবাদতি করছে দাসত্ব করছে হুকুম মেনে চলছে তারা এমন জীবন্ত ইমান এনেছিলেন তা দ্বারা তা উপলব্ধি করতে পেরেছিলেন যেই কারণে তারা ওই ইমানের উপর অটল হয়ে গিয়েছিলেন কোন জুলুম নিপীড়ন তাদেরকে থেকে বিন্দু মাত্র বিচ্ছুত করতে পারেনি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আল্লাহ যখন যা নাজিল করতেন ওর আন থেকে তিনি তাদের কাছে তা পৌঁছে দিতেন এই অহির বাণীগুলো তারা অন্তর থেকে উপলব্ধি করতে পারতেন যেটা কোনো মানুষের কথা নয় সন্দেহাতীত পাবে এটা রাব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল হওয়ার সেই তাদেরই বাণী এই জন্য এই আয়াতগুলোকে তারা সযত্নে লালন করতেন যারা লিখতে জানতেন তারা লিখে রাখতেন যেখানে পারেন চামড়ার উপরই হোক কাঠের গাছের ছাদের উপরই হোক কাঠের মধ্যে খুদাই করে হোক যেখানে তারা পারতেন সেখানে লিখে রাখতেন আর অধিকাংশই সাথে সাথে মুখস্থ করে নিতেন তাদের অন্তরে এটাকে তারা গেঁথে নিতেন আর সে অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করতেন সে ইমানদারগণ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে এত বেশি ভালোবাসতেন রাসুলের রাসালতের প্রতি ইমান আনার ফলে তাদের মধ্যে রাসুলের প্রতি ভালোবাসা এমন মজবুত হয়ে গিয়েছিল যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সন্তুষ্টির জন্য রাসুলকে খুশি রাখার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করতেন রাসুলের সন্তুষ্টি তাদের নিজেদের সন্তুষ্টি ছিল রাসুলের অসন্তুষ্টিকে তারা ভীষণ ভয় পেতেন যে রাসুল যদি কারো প্রতি অসন্তুষ্ট হন তার কোন আল্লাহর গজবে পতিত হয়ে যাবেন এই আশঙ্কায় থাকতেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রতি তারা এইভাবেই মানে এনেছিলেন রেসালের প্রতি এমন মজবুত ইমানই ছিল যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যা করতেন এর বিপরীত কোনো কিছুই তারা করতেন না রাসুল যা আদেশ করতেন এর বিপরীত কিছু করে নিজেকে মুসলিম দাবি করা যায় এই ধারণাটাও তাদের মধ্যে ছিল না রাসুল যা আদেশ করতেন সেটাই তাদের জীবনের লক্ষ্য এবং করণীয় হিসাবে গ্রহণ করতেন এখানে কোন ধরনের সব ছাতুরির আশ্রয় গ্রহণ করতেন না কোন বাহানা সেখানে পেশ করতেন না এইভাবে অল্প সংখ্যক লোক মদিনায় ইমান এনেছিলেন জনশক্তির তুলনায় তারা ছিলেন এত নগণ্য যে তারা প্রতি মুহূর্তে ভীত সন্ত্রস্ত থাকতেন কুফারগঞ্জ চতুর্দিকে তাদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রতি মুহূর্তে হুমকি দিত তারা ভীত সন্ত্রস্ত থাকতেন এদের মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য তাদের ছিল না এমন জনবল ছিল না এমন অস্ত্রবল তাদের ছিল না এরা সবসময় মনে হতো কখন জানি কুফাররা তাদের কাকে কখন রাস্তা থেকে ধরে নিয়ে যাবে নির্যাতন করবে এই ধরনের সংখ্যার মধ্যে দিন কাটাতেন এই কঠিন অবস্থায় আল্লাহ সুবাহ সাহাবাইকে নাম রাজু আল্লাহ তালানদেরকে পর্যায়ক্রমে হিজরতের অনুমতি দিয়েছিলেন মক্কাবাসীর এই জুলুম থেকে বাঁচার জন্য নিরাপদ কোনো জায়গা যদি পাওয়া যায় সেখানে হিজরতের অনুমতি দিয়েছিলেন প্রথম হিজরত হয়েছিল আবিসিনিয়ায় বাচ্চা এলাকায় যে বাচ্চা পূর্বে খ্রিস্টান ছিল এরপর মদিনায় হিজরতের অনুমতি দেওয়া হল আর রাসুল্লাহ সাল্লু আলহ্লামের হিজরত হল সর্বশেষে আবু বকর রাজু আল্লাহ আনহু সহ তিনি হিজরত করেছিলেন সেই সময় মক্কায় কোন ইমানদারদের কোন বাহিনী ছিল না ইতিমধ্যেই প্রায় অধিকাংশ হিজরত করে চলে গেছেন গোপনে গোপনে হিজরত করে চলে গেছেন রাসুল্লাহ সাল্লু আলহ্লামের হিজরতের পূর্বে দারুণ নদুয়ায় একটা বৈঠক হয়েছিল আমি যা পূর্বেই এই কথাটা বলেছিলাম সেই দারুণ নদুয়া তাদের পার্লামেন্ট মক্কার কাফের মুসিদদের পার্লামেন্ট পরামর্শ সভা বসত সেই দারুণ নদুয়ায় যখন তারা বসেছিল তখন অপরিচিত একজন বৃদ্ধ লোক বুজুর্গ ব্যক্তির পোশাক পরিচ্ছদ ধারণ করে একজন হাজির হলেন সকলে জিজ্ঞাসা করল যে আপনি কে আপনাকে তো চিনতে পারলাম না তখন সে নিজেকে পরিচয় দিল আমি নজদের শেখ আমি শায়েখুন নজদি আমি এই অঞ্চলে এসে শুনতে পারলাম আপনারা মহৎ একটা উদ্যোগ গ্রহণ করেছেন আপনাদের কাছ থেকে যে লোকটি ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে গিয়েছে তার বিরুদ্ধে কোন একটা পদক্ষেপের জন্য আপনারা পরামর্শ বসেছেন এমন মহৎ সবাই হাজির না হয়ে আমি নিজেকে বঞ্চিত রাখতে পারি না এই জন্য ভাবলাম যে আমি তো এই ব্যাপারে অনেক অভিজ্ঞতা আমার আছে আমি কিছু আপনাদের পরামর্শ দিয়ে আপনাদের কাজটাকে সফল করে দেই এই জন্য হাজির হয়েছি তার জ্ঞান গর্ব কথাবার্তা শুনে সকলে মনে করলো এত বুজুর্গ ব্যক্তি খুব জ্ঞানী ব্যক্তি তারা সবাই তাকে সভাপতির আসন দিয়ে দিল আর সে হল কে শাইখুন নেসবি হলো শয়তান সরাসরি শয়তান এসেছিল শাইখুন নেজির বেশ ধারণ করে এখানে বিভিন্ন পরামর্শগুলো দেওয়া হচ্ছিল আবু জেহেলের পরামর্শটা কি শাইখুন নাজদি শয়তান গ্রহণ করল সেই পরামর্শটা ছিল কুরাইশদের চারটা শাখা আছে কুরাইশ বংশের চারটা শাখা পরামর্শ হল এই চারটি শাখা থেকে চারজন জোয়ান তারা উন্মুক্ত তরবারি দিয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর একসাথে তার আঘাত করবে কেউ আগে কেউ পরে নয় একসাথে তার আঘাত করে হত্যা করবে মনে হবে যেন এই চারটা গোত্রই রাসুলের হত্যার সাথে জড়িত তাহলে বনি হাসেম আর অপর তিন গুত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না কাউকে অভিযোগ দিতে পারবে না যে ওই গুত্র হত্যা করেছে কারণ হত্যাকাণ্ডে সকলেই সামিল শাইকুন্নদ্দি এটা সমর্থন করেছিল আর এই পরামর্শের ভিত্তিতে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের ঘর ঘেরাও করে তারা রেখেছিল সন্ধ্যার পর থেকেই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তখন কিন্তু এই ঘরেই ছিলেন আল্লাহ সুবাহ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে সংবাদ দেওয়ার জন্য জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল আলাইসাল্লাম তখন এসে হিজরতের সংবাদ জানিয়ে দিলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তিনি বের হয়ে গেলেন এই কাপেরদের সামন দিয়ে তিনি এক মুষ্টি মাটি হাতে নিয়ে সুরাই আসিনের প্রথম দশটি আয়াত তেলাওত করে তার মধ্যে ফুদিয়ে তাদের উপর ছুড়ে মেরেছিলেন আর এরপর তিনি তাদের পাঁচ দিন চলে গেলেন শয়তান এসে তাদেরকে বলল তোমরা এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছো তারা বললো যে আমরা মোহাম্মদকে হত্যা করার জন্য এখানে দাঁড়িয়ে আছি বললো যে তোমরা অনর্থক দাঁড়িয়ে আছো মোহাম্মদ করে নাই তারা বললো আমরা এই মাত্র দেখলাম উনি আছেন রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম যাওয়ার সময় আলীকে রাসুলের চাদর দিয়ে তাকে শুয়ে থাকার নির্দেশ দিয়েছিলেন মক্কাবাসী রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের বিরুদ্ধে আচরণ করত হত্যা করার সিদ্ধান্ত নিল তথাপিও রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে মক্কাবাসী অনেকের অনেক আমানত রক্ষিত ছিল তারা বিশ্বাস করত এই মক্কায় আমানত রক্ষা করার মতো আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই তিনি এত বিশ্বস্ত আমানতদার ছিলেন যেখানে ওনার কাছে তারা আমানত রাখত সেই আমানতগুলো আলীকে বুঝিয়ে দিলেন যে আলী যেন সে আমানতদারের পাওনাগুলো পরিশোধ করে দেন তখন শয়তান তাদেরকে বলল তোমরা এই কোনো ধোকায় আছো দেখো তো তোমাদের নিজেদের মাথায় হাত দিয়ে দেখো তিনি যাওয়ার সময় শুধু চুপিসারে যান নাই কিন্তু তোমাদের সকলের মাথায় কিছু মাটি ফেলে গিয়েছেন তখন সকলে তার মাথায় হাত দিয়ে দেখে এই মাথায় তো ঠিকই তো কিছু মাটি আছে সকলের মাথায় কিছু মাটি দেখতে পেল রাসুল্লাহ সাল্লু আলাইসালাম এই বাবে একা বের হয়ে গিয়েছিলেন আমি সেই সফরের এই হিজরতের এই কাহিনীগুলো এর আগে আলোচনা করেছি এই জন্য আমি এই কথাটা সংক্ষেপ করছি এখানে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আবু বকর রাজি আল্লাহ আনহুকে নিয়ে মক্কা থেকে বের হলেন গাড়ে সুর পর্যন্ত গেলেন সেই গুহায় তিন দিন অবস্থান করলেন এই দুইজন ছাড়া তো আর কেউ ছিল না মক্কাবাসী রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে খুঁজার জন্য একশো উঠ পুরস্কার ঘোষণা করল বিভিন্ন দিকে তারা খুঁজাখুঁজি করতে থাকল সেই সময়ে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে সাহায্য করার মতো সেদিন কেউ ছিল না আর আবু বকর রাজি আনহু তো এমন চিন্তিত হয়ে পড়েছিলেন যে মক্কার কুরাইশরা কুস্তে কুস্তে গাড়ি সুরে পর্যন্ত পৌঁছে গেছে এবং তিনি তাদের পাগুরু দেখতে পাচ্ছেন আর তিনি বলছেন তারা যদি প্রত্যেকে নিজের পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে তারা দেখতে পাবে আবু বকরের এই দুশ্চিন্তা থেকে রাসুল্লাহ সাল্লাম বলেছিলেন ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যে তাদের তৃতীয় জন হলেন স্বয়ং আল্লাহ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মধ্যে এমন এক প্রশংসী আল্লাহ নাজিল করে দিলেন যে তিনি উপলব্ধি করলেন নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছেন যেই দুইজনের সাথে তৃতীয় জন সঙ্গী হিসেবে আল্লাহ থাকেন সমগ্র দুনিয়াও যদি তার বিপক্ষে চলে যায় তাদের কোনো ক্ষতি করতে পারে না এই প্রশান্তি আল্লাহ অন্তরের মধ্যে দিয়ে দিলেন আর কাফেরদেরকে হতাশ করে সেখান থেকে ফিরে যাওয়ার সুযোগ করে দিলেন তারা নিরাশ হয়ে হতাশ হয়ে সেখান থেকে ফিরে গিয়েছিল সুরাকা ছিল এক এমন গুর সোয়ার এবং এমন এক পাহলুয়ান একশো উটের আশায় সকল মানুষ যখন নিরাশ হয়ে বাড়িতে ফিরে গেছে তিন দিন পর গুহা থেকে বের হয়ে যখন সমুদ্র কিনারা দিয়ে রাসুল্লাহ সাল্লু আলহাম রওনা দিয়েছেন তখন মাঝপথে একদিন সেই সুরাটা তার ঘোড়াকে ছুটিয়ে এমন দ্রুত গতিতে গিয়েছে যে দেখে ফেলেছে আল্লাহ সুবাহ রাসুল্লাহ সাল্লু আলাইসালামকে এমন ভাবে হেফাজত করেছেন সুরাটা যখন খুব কাছাকাছি গিয়ে পৌঁছে গেছে তখন তাদেরকে থামার জন্য সে নির্দেশ দিচ্ছে রাসুল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি আর সামনে অগ্রসর হইও না কিন্তু এরপরও নিষেধাজ্ঞা মানেনি এক পর্যায়ে তার ঘুরার সামনের পা দুটো শুকনা মাটিতে ঢুকে গেছে আর সে সামনে হুমড়ি খেয়ে পড়ে গেছে এরপর তার ঘুরাকে ওই মাটির থেকে পাগুলো উঠাতে পারে না এখন সবচেয়ে বড় বিপদগ্রস্ত হলো সে এখন ঘুরাকে উঠাতে না পারলে সে ফিরতেও পারবে না মক্কায় এত দীর্ঘ পথ অতিক্রম করে সে এসেছে কয়দিন তার লাগবে যেতে সাথে খাবার পানীয় কিছু নাই তার হলো সবচেয়ে বড় বিপদ সেই সময় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে সে প্রতিশ্রুতি দিল আমি আপনাদের কোনো ক্ষতি করব না এবং মক্কাবাসীকে আপনাদের কোনো সংবাদও দিব না আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার ঘুরাটা মাটির নিচ থেকে তাগুলো উঠিয়ে ফেলতে পারে আমি ফিরে যেতে পারি তার এই ওয়াদা করার পর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম দোয়া করলেন ঘুরা তখন উঠল আর এই তার কথা অনুযায়ী সে ফিরে গিয়েছে রাস্তায় যার সাথেই দেখা হয়েছে তাকে সে বলেছে এই দিকে গিয়ে লাভ নেই আমি বহুদূর পর্যন্ত গিয়ে এসেছি এই দিকে মোহাম্মদ নাই এরা কাফের হলেও তাদের ওয়াদার প্রতিশ্রুতি তারা কিভাবে পালন করত আজকের মুসলিম নামদারি লোকদের উপস্থিতি কেউ কোনদিন এমন আশা করতে পারে যে তারা তাদের বিপদের সময় যত আদায় করুক তাদের বিপদ কেটে গেলে কখনো সে ওয়াদা পালন করবে এমন আশা মনে হয় কেউ করে না কিন্তু সেই সময়ের এই কাঁপের মুশ্রিকদের অবস্থা এমন ছিল আজকের মুসলিম নামদারি লোকদের চেয়েও তাদের অবস্থা অনেক ভালো ছিল মানবীয় মৌলিক গুণাবলী তাদের মধ্যে ছিল এই জন্য সে যে ওয়াদা করেছিল সে ওয়াদা অক্ষর অক্ষরে পালন করেছিল রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামকে আল্লাহ সাহায্য করেছিলেন আল্লাহ বলছেন যে তিনি ওয়াজ্জাদাহু বিজুনুদিল্লাম এমন সৈন্য বাহিনী দ্বারা তাকে শক্তি যুগালেন যেই সৈন্য বাহিনীকে তোমরা দেখতে পাওনি সেই সৈন্য বাহিনী হতে পারে এটা ফেরেস্তার দল অথবা হতে পারে আল্লাহর এই সৃষ্টিকুল থেকেই এই সৃষ্টি জগতের যা কিছু আছে সবকিছুই আল্লাহর সৈনিক এই সৃষ্টি জগতে যা কিছু আছে সবগুলো আল্লাহর সৈনিক পিঁপড়াগুলো আল্লাহর সৈনিক মৌমাছিগুলো আল্লাহর সৈনিক পাখিগুলো আল্লাহর সৈনিক এগুলো প্রমাণিত হয়েছে ইয়ামনের বাদশাহ আব্রাহার হাতির বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহর এক বাহিনী এসেছিল সৈনিক বাহিনী এসেছিল আবাবিল পাখি তাদের পায়ে এবং তাদের মুখে ছিল ক্ষেপণাস্ত্র তারা ক্ষেপণাস্ত্র নিয়ে এসেছিল যে ছোট ছোট কঙ্করগুলো ছিল সেগুলো এক একটা ক্ষেপণাস্ত্র ছিল যেখানে হাতির বাহিনীকে একবারে চর্বিত ঘুষির মতো করে ফেলেছিল আল্লাহ এমন বাহিনী পাঠিয়েছেন যুগে যুগে আল্লাহ বিভিন্ন বাহিনী পাঠিয়েছেন আল্লাহর এই সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে আল্লাহর বান্দাদের জন্য এগুলো আল্লাহর বাহিনী হিসেবে এগুলো বিভিন্ন সময় আল্লাহর ইচ্ছায় তারা কাজ করেছে তো আল্লাহ তার রাসুলকে সেদিন কোন বাহিনী দিয়ে শক্তি জুগিয়েছিলেন এটা ফেরেস্তার বাহিনী হতে পারে অথবা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর যে বাহিনীগুলো রয়েছে সেগুলো থেকে হতে পারে আল্লাহ এই বাহিনী দিয়ে আল্লাহ সাহায্য করেছেন শক্তি জুগিয়েছেন আর কাফেরদেরকে দুর্বল করে দিয়েছেন আর কাফেরদের কালিমাকে তিনি নিচু করে দিলেন কাফেরদের আওয়াজ স্লোগানকে তিনি নিচু করে দিলেন তারা যে সিদ্ধান্ত নিয়েছিল রাসুল্লাহ সাল্লাম হত্যা করার তাদের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে না পারাটাই ছিল তাদের সবচেয়ে বড় পরাজয় রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম মাত্র একা ছিলেন সাথে একজন ছিলেন মাত্র আবু বকর রাজু আল্লাহ আনু আর তো কোনো বাহিনী ছিল না কিন্তু এই দুইজন এর বিপক্ষে তারা জয় লাভ করতে পারেনি এর চেয়ে বড় গ্লানিকর পরাজয় আর কিছুই হতে পারে না এইভাবে আল্লাহ তাদের সিদ্ধান্তগুলোকে ও কার্যকর করে দিয়েছেন তাদেরকে দুর্বল করে দিয়েছেন হিম্মত হারা সাহস হারা করে দিয়েছেন আর আল্লাহর কালিমাত সর্বোচ্চ আসনই রয়ে গেল আল্লাহ যেই ফায়সলা করেন আল্লাহ যে সিদ্ধান্ত গ্রহণ করেন সেটা সবসময় বিজয়ী হয়ে থাকে আল্লাহ সিদ্ধান্ত সিদ্ধান্তটাই বিজয়ী হয়ে থাকে এটাকে কেউ পরাজিত করতে পারে না আল্লাহ সিদ্ধান্তকে কেউ অকার্যকর করতে পারে না আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী আজিজুল হাকিম আর আল্লাহ হচ্ছেন জবরদস্ত বিজ্ঞানময় আল্লাহ তার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তিনি যেমন অত্যধিক শক্তিশালী অপরাজিত তেমনি ভাবে তার সিদ্ধান্তগুলো হয় ত্রুটি মুক্ত সকল প্রকারের ভুল ভ্রান্তির ঊর্ধ্বে এমন সঠিক এমন সঠিক কোন সিদ্ধান্ত কেউ আর নিতেই পারে না এই জন্য তিনি হচ্ছেন বিজ্ঞানময় তিনি কৌশলী যখন যে পদক্ষেপ নেওয়া দরকার যেই সিদ্ধান্ত নেওয়া দরকার সময় মতো যথা সময়ে যতপযুক্ত সিদ্ধান্ত তিনি গ্রহণ করেন আর তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করেন এটা কেউ রদ করতে পারে না আল্লাহ সুবাহ এই কথাগুলো শুনিয়ে দিলেন কাদেরকে যারা ইমানের দাবি করে তাদেরকে যারা ইমানের দাবি করে তাদেরকে শুনিয়ে দিলেন যে তোমরা আল্লাহ দিনের বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়ো যদি তোমরা বেরিয়ে না পড়ো তোমাদেরকে কঠোর পীড়াদায়ক শাস্তি দেওয়া হবে আর তোমরা ইমানের দাবি করে ইমানদারদের দলভুক্ত তোমরা আছো এই জন্য আত্মতৃপ্তি লাভ করছো তোমরা মুসলিম আল্লাহ সাহায্য পাবে আল্লাহ তোমাদেরকে এই দাবিগুলোকে আল্লাহ ব্যর্থ করে দিবেন দিয়ে তোমাদেরকে এই দায়িত্বের আসন থেকে তোমাদেরকে সরিয়ে দেবেন এই ময়দান থেকে তোমাদেরকে দূরে তাড়িয়ে দিবেন তোমরা এই কুফারদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো এই শক্তি সাহস হিম্মত তোমাদের থাকবে না এমন সঠিক ফয়সলা নেওয়ার মতো জ্ঞান তোমাদের থাকবে না তোমাদেরকে তিনি এত নির্বুধ করে দেবেন তোমরা কুফফারদের পক্ষ অবলম্বন করো মনে করতে পারবে যে তোমরা মুসলিম কিন্তু প্রকৃতপক্ষে তোমরা এই দায়িত্ব পালনের উপযুক্ত নও বলেই আল্লাহ তোমাদেরকে এখান থেকে অপসারিত করে দেবেন তাই বলে কি এই জায়গাটা খালি হয়ে যাবে এটা খালি হবে না আল্লাহ প্রকৃতপক্ষে তা খালেদ মুমিন বান্দাদেরকে এই দায়িত্বে তিনি নিয়ে আসবেন তোমরা যে দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে এই দায়িত্ব থেকে তোমরা বিচ্ছুত হয়ে গেলে সেই দায়িত্বটা ওই খালেদ মুমিনগণ পালন করবে আর তাদের বিপক্ষে তোমরা যতই ষড়যন্ত্র করো সেগুলো কার্যকরী হবে না আল্লাহ সাথে সাথে জানিয়ে দিলেন এইভাবে যে আল্লাহ যা চান তাই করেন আল্লাহ যেইভাবে একেবারে কোন সৈন্য সামন্ত ছাড়াই তার রাসুল এবং ওনার সঙ্গে আবু বকর দুইজনকে নিরাপদে কাফেরদের বেষ্টন থেকে বের করে তিনি মদিনায় নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছিলেন যেইভাবে তিনি সবসময় তার মুমিন বান্দাদেরকে এইভাবেই তিনি ব্যবস্থা করবেন انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون তোমরা বেরিয়ে পড়ো তোমাদের প্রস্তুতি হালকা হোক অথবা ভারী অথবা তোমরা যুবক হও অথবা বৃদ্ধ এবং জিহাদ করো তোমাদের মাল এবং জান দ্বারা আল্লাহর পথে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো এই একচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ সার্বজনীন নির্দেশ দিচ্ছেন এটা তো একেবারে সার্বজনীন নির্দেশ ইং ফিরু তোমরা সকলে এখানে কেউ বাদ নেই যারা ইমানের দাবি করবে তাদের সকলকে নির্দেশ প্রদান করা হয়েছে ইং ফিরু তোমরা সকলে বেরিয়ে পড়ো তোমাদের প্রস্তুতি কম হোক অথবা বেশি হোক তোমরা যুবক হও অথবা বৃদ্ধ হও সর্বাবস্থায় তোমরা বেরিয়ে পড়ো এটা সার্বজনীন এক নির্দেশ সকলের প্রতি যে কোনো অবস্থায় যখনই তাদেরকে দাঁত দেওয়া হবে বের হওয়ার জন্য তখন আর অজুহাত পেশ করতে পারবে না কোনো বাহানা পেশ করতে পারবে না দাঁত দেওয়া মাত্রই তার দায়িত্ব হল তার যতটুকু প্রস্তুতি আছে পানি বের হয়ে যাওয়া আমাদের দেশে এই আয়াতটিকে এমন একটা অপপ্রয়োগ করা হয় বলা হয় তোমরা চিল্লায় বের হয়ে যাও তোমার গাঠটি ছোট হোক অথবা বড় হোক এখানে গাঠটি ছোট বড়ার কথা বলা হয়নি তো বলছে এই আয়াত যখন নাজিল হয়েছিল যাদের সামনে নাজিল হয়েছিল তারা এই আয়াত ব্যাখ্যা করেছেন হজরতে আবু তালহার আবু আল্লাহ আনহু যখন জিদ্ধ হয়ে গেলেন তখন মোয়াবিয়ার নেতৃত্বে একটা বাহিনী সমুদ্র পথে যাত্রা করবে তিনি শুনতে পেলেন তখন তিনি তার ছেলেদেরকে বললেন তোমরা আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও ছেলেরা ওনাকে বলল আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন আপনি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাথে থেকে যুদ্ধ করেছেন আবু বকর রাজি আল্লাহ আনহুর সাথে থেকেও আপনি যুদ্ধ করেছেন উমুরের খেলাফৎকালেও আপনি যুদ্ধ করেছেন এখন আপনি এত বৃদ্ধ হয়ে গেছেন আপনার এই অক্ষমতার কারণে আল্লাহ আপনাকে এ থেকে অব্যাহতি দিয়েছেন এখন আপনার পক্ষ থেকে আমরাই যুদ্ধ করব তখন তিনি তার ছেলেদেরকে বললেন না এটা হতে পারে না আল্লাহ আমাকে অব্যাহতি দেন নাই আল্লাহ আমাকে অব্যাহতি দেন নাই বলে তিনি কোরআনের এ আয়াত তেলাওয়াত করে তাদেরকে বললেন আল্লাহ আদেশ করেছেন ইং ফিরু কলা জাহিদু বিয়াম ওয়ালিকুম আংকুসিকুম ফি সাবিলিল্লাহ তোমরা যুবক হও অথবা বৃদ্ধ তোমরা যুদ্ধের জন্য বেরিয়ে পড়ো এবং আল্লাহর পথে যুদ্ধ করে তোমাদের মাল এবং যান দান তিনি এই খিফাফ এবং সেফালকে বলছেন যুবক অথবা বৃদ্ধ খেফাফ অর্থ কি হালকা যুবকদের শরীর হালকা থাকে যে কোনো ধরনের নড়াচড়া করা দৌড়ানো লম্প জম্প দেওয়া এরা সহজে করতে পারে এই জন্য যুবকদের হলো হালকা আর সেকাল অর্থ ভারী বয়স্করা ইচ্ছাগুলি একটা জান দিতে পারে না যুবকদের সাথে দৌড়ের প্রতিযোগিতায় পারে না শরীর ভারী হয়ে গেছে এই জন্য এই ভারী হওয়া হতে বোঝানো হয়েছে বৃদ্ধ এই দুই অবস্থা আল্লাহ কোন অবস্থাতে কাউকে রক্ষক দেন নাই তুমি যুবক হও অথবা বৃদ্ধ হও কোন রুখসত নাই যুদ্ধ করতেই হবে আল্লাহ যেখানে রুখসত দেয় নাই তোমরা কে আমাকে রুখসত দিবে কোন অধিকারে এরপর তিনি যুদ্ধের প্রস্তুতি নিলেন এই বৃদ্ধ বয়সে তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রওনা হলেন জাহাজে আরোহণ করলেন বর্ণনাগুলো দুই তিনটি বর্ণনা এখানে মধ্যে আছে কোন বর্ণনায় আছে তিনি প্রতিমধ্যে বাহন থেকে পড়ে গিয়ে তিনি শাহাদত বনন করেছিলেন কেউ বলেছেন যুদ্ধ করতে করতে সিরিয়া ভূমিতে তিনি তিনি শাহাদত বরণ করেছেন আর কেউ বলেছেন সমুদ্রপথে জাহাজের মধ্যেই তিনি এই বার্ধক্যজনিত কারণেই তিনি শাহাদত বরণ করেছেন যুদ্ধের ময়দানে যুদ্ধের নিয়ত এবং প্রস্তুতি সহকারে যারা বের হয়ে যায় এই ঘর থেকে বের হওয়ার পর তার মৃত্যু যেভাবেই হোক না কেন সে শহীদ যুদ্ধ না করে যেইভাবেই তার মৃত্যুটা হোক গড়ে ফিরে আগ পর্যন্ত সে শাহাদতের মর্যাদা লাভ করবে তখন তিনি সেই সমুদ্রের জাহাজে যখন শাহাদত লাভ করলেন তখন তাকে দাফন করার মতো তারা কোন স্থল ভূমি খুঁজে পেলেন না নয় দিন পর্যন্ত সেই জাহাজে ছিলেন এরপর একটা দ্বীপ পাওয়া গেল সেখানে তাকে দাফন করা হলো কিন্তু নয় দিনে তার শরীরের মধ্যে কোনো পরিবর্তন আসেনি যেমন জীবিত অবস্থায় ছিলেন তেমনি অক্ষত ছিল এমনিভাবে আমরা দেখি যে বের হওয়ার পর যে কোনো অবস্থায় মারা গেলেই তার শাহাদতের মর্যাদা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বিনতে মিলহানের ঘরে প্রায় সময় যেতেন সেখানে বিশ্রাম নিতেন আর তিনিও রাসুলের জন্য কিছু খাবার রেডি করে রাখতেন একদিন সেখানে গেলেন তিনি খাবার দিলেন রাসুল্লাহ সাল্লাহ একটু শুয়ে পড়লেন আর ওই মহিলা রাসুল্লাহ সাল্লাহামের মাথার চুরগুরু এইভাবে নাড়াছাড়া করতে থাকলেন যাতে করে রাসুলের আরামে গুম হয় কোন বর্ণনা আছে যে ওই মহিলার রানের উপর মাথা দিয়ে রাসুল শুয়েছিলেন ইতিমধ্যে হঠাৎ করে তিনি হেসে উঠলেন তখন বিনতি মিলহান রাসুল্লাহ সাল্লু আলহাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসুল্লাহ সাল্লু আলহাম আপনি হাসলেন কেন তখন তিনি বললেন আমি স্বপ্নে দেখতে পেলাম আমার উম্মতের একদল লোক সমুদ্র অভিযানে বের হয়েছে আর তাদেরকে আমি রাজা বাদশাহের মতো সিংহাসনে বসা দেখলাম তখন বিনতে মিলাহান বলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমার জন্য দোয়া করেন আমি যেন ওই বাহিনী মুক্ত হতে পারি তিনি আবার শুয়ে পড়লেন কিছুক্ষণ পর আবার তিনি হেসে দিলেন তখন আবার সেই বিনতে মিলাহান জিজ্ঞাসা করলেন তিনি আগের মতোই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন তখন বিনতে মিলাহান বললেন পুনরায় যে আমার জন্য দোয়া করেন আমি যেন ওই দলভুক্ত হতে পারি তখন তিনি বললেন তুমি তো তাদের ওই দলভুক্তই আছো পরবর্তী সময়ে বিনতি মিলহান একটি অভিযানে যুদ্ধ অভিযানে গেলেন সমুদ্র অভিযানে সেখান থেকে ফিরার পথে তিনি তার উটের উপর থেকে পড়ে গিয়েছিলেন রাস্তায় উটের উপর থেকে পড়ে গিয়ে তিনি শাহাদ বরণ করেছিলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের ওই বর্ণনা অনুযায়ী সেই বিনতি মিলহান তো ওই রাজা বাদশাদের মতো সিংহাসনের অধিকারী হয়ে গেলেন যদি তিনি যুদ্ধের ময়দানে শহীদ না হয়ে ফিরার পথে রাস্তায় তিনি উটির উপর থেকে পড়ে গিয়ে তিনি শাহাদত বরণ করেছিলেন তথাপিও তিনি সেই রাজা বাদশাহের মতো সিংহাসনেরই অধিকারী হলেন আল্লাহ দিনের বিজয়ের জন্য জিহাদের ময়দানে গড় থেকে যখন ব্যক্তি বের হয় তার গড়ে পুনরায় ফিরে আসা পর্যন্ত যখনই যেভাবেই হোক তার মৃত্যু হয় তার অসুখ বিসুখের মাধ্যমেই হোক আর স্বাভাবিক অন্য কোনো কারণেই হোক তথাপিও সে শহীদ কারণ সেই বের হওয়া মাত্রই সে জিহাদের পথে আছে আর জিহাদের পথে মৃত্যু যাদের হয় তারাই শহীদ আরেকটি বর্ণনা দেখা যায় সাফওয়ান ইবনে আমরের নেতৃত্বে একটি বাহিনী বের হয়েছিল তারা বের হয়েছিল সিরিয়ার একটা শহর হিম আজও হিম শহরটা আছে এখনো বিভিন্ন সময় কিন্তু যুদ্ধের খবর খবরে শুনতে পানি শহরের নাম সেই হিমস নগরী থেকে বের হয়েছিলেন সাকওয়ান ইবনে আমরের নেতৃত্বে একদল মুজাহিদ সেখানে ইবনে জিয়াদ নামক একজন সাহাবিও ছিলেন তিনি বললেন আমরা যখন যুদ্ধের জন্য বের হলাম তখন দেখলাম দামেশ থেকে একটা কাফেলা এসেছে তারা আক্রমণকারী বাহিনী শত্রুর উপর তারা আক্রমণ করার জন্য বের হয়েছে সেই আক্রমণকারী বাহিনীর মধ্যে দেখলাম উটের উপর সোয়ার এক বৃদ্ধ লোককে যিনি উটের উপর সোয়ার হয়ে এসেছেন তাদের চুকে ওনার চুকের ব্রুগুলো এত বিদ্যুতে ঝুলে গেছে তার চুকের উপর আমি তার কাছে গিয়ে বললাম চাচা যান আল্লাহ তো আপনার উজোর কবুল করেছেন আপনি কিন্তু যুদ্ধের জন্য এসেছেন তার চুকের উপর থেকে ব্রু হাত দিয়ে উপরের দিকে টেনে ধরে তিনি বললেন বাতিজা তুমি কোরআন মজিদের এই আয়াতটি কি তুমি করো নাই যেখানে আল্লাহ বলছেন ইনফিরু খিফাফাম তোমরা যুবক হও অথবা বৃদ্ধ হও বেরিয়ে পড়ো আল্লাহর পথে এবং জেহাদ করো তোমাদের মাল এবং জান দ্বারা তখন তিনি বলেন ভাতিজা শুনো আল্লাহ তার কোন বান্দাকে যদি ভালোবাসেন তিনি তাকে পরীক্ষাও করেন যদি সেই পরীক্ষায় সে উত্তীর্ণ হয় তখন তার প্রতি তিনি রহমত নাজিল করেন আল্লাহ তার বান্দাদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষা করেন বিপদ আবদের মধ্যে তার ধৈর্য আছে কিনা সেই পরীক্ষাটা করেন সে কঠিন অবস্থায় পতিত হয়ে আল্লাহকে ভুলে যায় কিনা অথবা আল্লাহ যদি তাকে নিয়ামত দান করেন নিয়ামত প্রাপ্ত হওয়ার পর সে আল্লাহকে ভুলে যায় কিনা আল্লাহ সেই পরীক্ষাও করেন আল্লাহ তার বান্দাদেরকে যাকে যেই পরিমাণের ইমানের দৌলত দান করেন সেই পরিমাণের পরীক্ষা তার কাছ থেকে নেন আর যার জন্য যত বড় পরীক্ষা নেওয়া হয় তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি হয় তাহলে আমরা এখানেও দেখতে পাই যে কিফাত অত্য যুবক সেকাল অত্য বৃদ্ধ এখানে গাঠটি ছোট বড়র কথা বলা হয়নি এখানে বলা হয়েছে যুদ্ধের জন্য বের হওয়া আর এটা আরো পরিষ্কার করা হয়েছে ফি সাবিল্লা বলে আল্লাহর পথে বের হওয়ার অর্থই হল যুদ্ধের জন্য বের হওয়া কোরআন মজিদে যত জায়গায় জিহাদ ফি সাবিল্লা আসছে তত জায়গায় শত্রুপক্ষের সাথে মোকাবেলা করার জন্য সশস্ত্র যুদ্ধের কথাই নির্দেশ করা হয়েছে এমন একটি জায়গাও নেই পুরাণ মজিদে জিহাদের সাথে ফিসাবিল্লা যুক্ত করা হয়েছে আর সেখানে সশস্ত্র যুদ্ধ বলা হয়নি এমন একটি জায়গাও নেই যদি ফিসাবিল্লাহ ছাড়া যদি জিহাদের কথা বলা হয়ে থাকে সেটা জিহাদের সেই সশস্ত্র যুদ্ধের পূর্ব প্রস্তুতিমূলক বিষয়গুলো সেখানে চিহ্নিত করা হয়েছে এই পার্থক্যটা আমাদের বোঝা দরকার যেখানে ফি সাবিল্লাহ জিহাদের সাথে যুক্ত হয়নি সেটা হল সেই সশস্ত্র যুদ্ধের পূর্ব প্রস্তুতিমূলক কাজগুলো সেখানে শাব্দিক অর্থ প্রযোজ্য হবে যে এই ধরনের আয়াতগুলো মক্কায় নাজিল হয়েছিল যেমন সুরাই আনকাবুত এর মধ্যে কিছু আয়াত রয়েছে যে আনকাবুত মক্কি সুরা সেখানে ওই জেহাদের শাব্দিক অর্থ প্রযোজ্য হবে অর্থাৎ কি চূড়ান্ত প্রচেষ্টা চালানো জেহাদ শব্দের শাব্দিক অর্থ চূড়ান্ত প্রচেষ্টা চালানো সেই চূড়ান্ত প্রচেষ্টা হিসেবে সেখানে গণ্য হবে কিন্তু সেই চূড়ান্ত প্রচেষ্টাটা কিসের আল্লাহর দিনের বিজয়ের জন্য আর যখন ফি সাবিল্লাহ যুক্ত হবে সেখানে সরাসরি সশস্ত্র যুদ্ধ আর সেই চূড়ান্ত প্রচেষ্টার সময় অস্ত্র শস্ত্র নাও থাকতে পারে অস্ত্র শস্ত্র ছাড়াও সে পদক্ষেপগুলো চলতে পারে কিন্তু ফি সাবিল্লাহ যেখানে যুক্ত হয়ে যাবে সেখানে আর গাছটির কথা আনা যাবে না সেখানে আনতে হবে অস্ত্রের কথা সেখানে অস্ত্র দিয়ে যুদ্ধের কথা বুঝতে হবে কোরআন মজিদে এইভাবেই বোঝানো হয়েছে কোরআন মজিদে যেইভাবে আল্লাহ যে আয়াতগুলো নাজিল করেছেন যেই পটভূমিকায় যেই প্রেক্ষাপটে সেই ঐতিহাসিক পটভূমিকা আমাদের জানা দরকার কোরআন নাজিলের প্রেক্ষাপট না জেনে নিজের মন গড়া কোনো ব্যাখ্যা করে অপপ্রয়োগ করলে আল্লাহর আয়াতের অপব্যাখ্যার জন্য আজাবের সম্মুখীন হতে হবে এই ভয় থাকা উচিত এটা হল যুদ্ধের সার্বজনীন নির্দেশ যুবক বিদ্য নির্বিশেষে সকলের জন্য আল্লাহ নির্দেশ প্রদান করেছেন আর যুদ্ধ করতে হবে কিসের দ্বারা মাল এবং যান দ্বারা প্রত্যেকেরই নিজের সামর্থ্য যতটুকু আছে মাল যতটুকু আছে আল্লাহ দিয়েছেন সেই মাল সামর্থ্য অনুযায়ী সেই মালটাকে আল্লাহ দিনের পথে যুদ্ধের জন্য পেশ করতে হবে আর দ্বিতীয় হল নিজের জীবনটাকে এই পথে শাহাদতের জন্য পেশ করে দিতে হবে তাদের মধ্যে এই প্রেরণাটা ছিল এই কারণে তাদের বিশ্বাস ছিল তারা এটা বিশ্বাস করতেন আমাদের বিশ্বাসে একটু ঘাটতি আছে কোন আমাদের এখনো ঘাটতি আছে তাদেরই বিশ্বাস ছিল চুকের সামনে দেখতে পেতেন জান্নাত তারা মনে করতেন এই যুদ্ধে যুদ্ধটাই যদি এমন হয় আমার মৃত্যু নামক মাঝখানের যে একটা বাধা প্রাচীর আছে আমার ঠিকানায় পৌঁছার জন্য সেই ওই বাধার প্রাচীরটা আমি অতিক্রম করে যেতে পারি এই যুদ্ধের ময়দানে অর্থাৎ আমার ঠিকানায় আমি পৌঁছে যেতে পারি প্রতিটি মানুষের জন্য তার চূড়ান্ত ঠিকানা নির্দিষ্ট হয়ে আছে হয় জান্নাত নয় নয়তো জাহান্নাম প্রতিটি মানুষের জন্য এটা নির্দিষ্ট হয়ে আছে আর ইমানদারদের জন্য তো আল্লাহ জান্নাত নির্দিষ্ট করে রেখেছেন আর যদি কেউ শুধুমাত্র আল্লাহ রেজা মন্দির জন্য নিজের যান মাল দিয়ে যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করে তাহলে তার শাহাদতটাই তো শুধুমাত্র বাকি থাকে তার ঠিকানায় পৌঁছার আর কিছু বাকি থাকে না এই যুদ্ধের ময়দানে যদি সে শাহাদত লাভ করতে পারে আল্লাহ শহীদ হিসেবে কবল করে নেন তার যে আর কোনো বাধা নাই তার রোগ তার সাথে সাথে জান্নাতে পৌঁছে যায় শহীদদের জন্য হাসরের ময়দানের হিসাব নিকাশ নেই এই বিচারের কাজ গোড়ায় তাকে দাঁড় হতে হবে না এই শহীদগণ হাসরের ময়দানে সকল মানুষ যখন বিচারের সম্মুখীন হবে তারা আরসের নিচে জুলন্ত প্রাসাদগুলোকে তারা থেকে অবস্থান করে তারা অবলম্বন করবে হাসরের বিচারের দৃশ্য তারা দেখবে তারা পর্যবেক্ষকের মতো তাদের কোন হিসাব নিকাশ হবে না এই মর্যাদাপূর্ণ অবস্থাটা শহীদ হলে পরে পাওয়া যায় রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের সাহাবাগন এটা দৃঢ়পত্রের সাথে বিশ্বাস করতেন এই জন্যই আমরা দেখি হজরতে আনাত ইবনে নজর উহুদের যুদ্ধের দিন দ্বিতীয় পর্যায়ে যখন মুসলিম বাহিনী বিক্ষিপ্ত হয়ে গেলেন তখন তিনি ময়দানে দাঁড়িয়ে গেলেন একা তার পাশে কেউ নাই হঠাৎ করে দেখলেন সাহাদ ইবনে মাহাজকে দৌড়ে যাচ্ছেন ওনার পাশ দিয়ে তখন সাহাদ ইবনে মাহাজকে তিনি ডেকে বললেন হে সাহাদ ইবনে মাহাজ তুমি কোথায় পালাচ্ছ আমি তো উহুদের পাহাড় থেকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি এই বলে তিনি কাফেরদের বেষ্টনের মধ্যে ঢুকে গেলেন ফরবারি চালালেন যতজন যত সময় আল্লাহ তার ইচ্ছা ছিল সুযোগ দিলেন এরপর তিনি সেখানে শাহাদত বরণ করলেন তার শরীরে আশিটারও বেশি তীর নেদা বল্লমের চিহ্ন ছিল জখম ছিল তার চেহারা বিকৃত করা হয়েছিল ছিনা যাচ্ছিল না এটা কার লাশ তার বোন তার হাতের আঙ্গুল থেকে চিনেছিলেন এটা আনাসিব নজরের লাশ কারণ তারা এই জীবন থাকতেই তারা বুঝতে পেরেছিলেন যে আমার তো একটু মাত্র বাকি আমার ঠিকানায় পৌঁছার জন্য একটা মাত্র বাধা সেটা হলো আমার মৃত্যু আর এই মৃত্যুটার কারণে আমাকে অপেক্ষা করতে হচ্ছে আমার ঠিকানায় পৌঁছার জন্য যদি এটা তাড়াতাড়ি হয়ে যায় আর সবচেয়ে উত্তম জায়গা এটা যুদ্ধের ময়দানে খুব ফর্ডের সাথে মোকাবিলার সময় তাহলে তারা নিজেরা মনে করতেন আমরা তো সফল হয়ে গেলাম ঠিকানায় পৌঁছে গেলাম আমার বাড়িতে চলে গেলাম এই প্রত্যয় বিশ্বাস তাদের ছিল এই জন্য শাহাদতের জন্য তারা এত বেশি উদ্গ্রীব থাকতেন ময়দানে জিহাদে তাদের জান এবং মাল দিয়ে জিহাদ করতেন বিন্দু মাত্র তারা পিস্পা হতেন না শত্রু বাহিনীর এত অস্ত্র তীর দনুক তাদেরই নেজা বল্লম এত কিছু তাদের সামনে তারা দেখতে পাচ্ছেন নির্দিতা যে কোন সময় একটা তীর বুকে বিদ্ধ হয়ে শহীদ হয়ে যেতে পারেন তথাপিও সাহাবাদের যুদ্ধের ময়দানে কখনো পিঠের দিকে আঘাত ছিল না তাদের জখম পিঠে ছিল না সামন দিকে ছিল কারণ তারা পাবার নাই তারা সামনের দিকেই থাকতেন যতক্ষণ তাদের জীবন আছে তারা যুদ্ধ করতেন আর এই পত্রটাই তাদের কাছে মজবুত ছিল জান্নাতে যাওয়াটা এই যে এর মাধ্যমে যে সুনিশ্চিত হয়ে যায় এই আদেশটাই আল্লাহ করেছেন তোমরা যুবক হও অথবা বৃদ্ধ হও সর্বাবস্থায় আল্লাহর দুশ্মনদের মোকাবেলা করার জন্য যুদ্ধের ময়দানে তোমরা বের হয়ে পড়ো আর তোমরা জিহাদ করো আল্লাহর পথে তোমাদের মাল এবং যান দ্বারা এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো এই জ্ঞান যদি তোমাদের থাকে তাহলে এটাই উত্তম আসলে বাহ্যিকভাবে তো আমরা মনে হয় যে আমাদের বেশ ক্ষতি হয়ে যাচ্ছে মানে এই জন্য নিজের সম্পদটা দিতে হয় যুদ্ধের ময়দানে গেলে আহত হয়ে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা আছে জীবন চলে গিয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা আছে নিজের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হওয়ার সেই জ্বালা আছে কত কষ্ট শুধু কষ্ট আর কষ্ট সামনে দেখি লাভ পাব দেখি না আমাদের চোখের সামনে এই দুনিয়ার জীবনে লাভ পাই সামনে বাসে কিন্তু প্রকৃত পক্ষে এটাই যে সফলতা দালিকুম খাই উল্লাকুম আল্লাহ হচ্ছে এটাই তোমাদের জন্য কল্যাণকর এটা তোমাদের জন্য উত্তম এটাই তোমাদের জন্য লাভজনক কিন্তু লাভজনক আল্লাহ সত্য একটা বলছেন ইং কুম তুম তাহলামুন যদি তোমরা বুঝতে পারো এটা যে কেমন লাভ এটা যদি তোমরা বুঝতে পারো এই জ্ঞানটা যদি তোমাদের এসে থাকে তাহলে তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই এটাই তোমাদের জন্য কল্যাণ করে এটাই লাভজনক আর সেই জ্ঞান যদি তোমার না আসে তাহলে বাহ্যিকভাবে শুধু ক্ষতি দেখতে পাবে আমাদের অনেক সাথী এখন হতাশাগ্রস্ত অনেকেই হতাশাগ্রস্ত মনে করে যে কত কষ্ট দুনিয়াতে অনেক কিছু থেকে বঞ্চিত হলাম এটা বড় কারণ হল ইমানের ওই স্তর আসে নাই যেই ইমান দুনিয়ার জীবনের ত্যাগ এবং কুরবানিকে তার সফলতার মানদণ্ড মনে করতে পারে এর বিনিময়ে যে তার কাছে আল্লাহর কাছে তার জন্য যে বিনিময় নির্ধারিত হচ্ছে যেই সময়ে পাওয়ার অতি প্রয়োজন সেই সময় যে পাবে এই প্রত্যয় এবং বিশ্বাসের ঘাটতি রয়েছে এই জন্য বরং এই হতাশার মাধ্যমে ক্ষতি ছাড়া লাভ কিছুই নেই হতাশার মাধ্যমে যে কষ্ট করা হলো এগুলো ফাও কষ্ট গেল এই হতাশার হতাশার মধ্যে যদি কেউ পতিত হয় তার এই সকল কষ্ট ব্যক্ত হয়ে যাবে কিছুই পাবে না কারণ এই কষ্টের বিনিময় সে আল্লাহ কাছে আশা করে না যদি কষ্টের বিনিময় আল্লাহর কাছে পাবে নিশ্চিতভাবে এটা জমা হচ্ছে যদি বুঝতে পারত তাহলে কখনো হতাশ হতে পারত না তার হতাশা তখনই আসে যখন তার সে বিশ্বাসের ঘাটতি আছে তার ইমানের যে যে তথ্য থাকা দরকার সেটা ঘাটতে হয় তখন যদি ইমানের দৃঢ়তা থাকে মজবুতি থাকে যে মানুষের জীবনে কোন প্রকারের মসিবত কোন কষ্ট কখনই আসে না যা আল্লাহ তার দুনিয়ায় আসার আগেই তার তকদিরে লিপিবদ্ধ করেছিলেন তা ছাড়া আল্লাহ পূর্বেই যা লিপিবদ্ধ করেছিলেন এ থেকে কেউ রেহাই পাবে না প্রতিটি মানব সন্তান মায়ের গর্বে যখন চার মাস পূর্ণ হয় তখনই তার দুনিয়ার আমল নামা তার লিখা হয়ে যায় আল্লাহ একজন ফিরিস্তা পাঠিয়ে দেন চার মাস পূর্ণ হলে পরে তারকে রুহ দেওয়া হয় এর আগে রুহ দেওয়া হয় না এই চার মাস পূর্ণ হলে তার রুহ দিয়ে দেওয়া হয় এবং আল্লাহ নির্দেশে ফিরিস্তা লেখেন ওই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে দুনিয়া তার হায়াত কতদিন হবে তার মৃত্যুটা কখন কোথায় কিভাবে হবে দুনিয়া তার রিজিক কি হবে সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে সে জান্নাতি না জাহান্নামি একেবারে তার এই দুনিয়ায় আসার সময় থেকে তার মৃত্যুর সময় পর্যন্ত তার জীবনে যা কিছু বসার সব কিছু সেই সময় লেখা হয়ে যায় প্রতিটি মুহূর্তের আমরা কে কত সময় ঘুমাবো সেটাও লেখা হয়ে যায় কেউ দেখবেন বেশি ঘুমায় কেউ কম ঘুমায় কারণ এটা ওখানে লেখা আছে ওই লেখা অনুযায়ী তার ঘুমটা হয় সব কিছু কিছু ভাব নেই সব কিছু লেখা হয়ে যায় সেখানে এরপর রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম কি বলেছেন জাফল কালাম কলম শুকিয়ে গেছে কলমের কালি নাই ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত যা কিছু লেখার ছিল সব লেখা হয়ে গেছে আর কালি নাই শেষ অর্থাৎ এরপরে আর কিছু লেখা হবে না একজন মুমিনকে এটা দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস করতে হবে যে আমার জীবনে ভালোই কিছু আসুক অথবা মন্দই আসুক আমার সুখই আসুক দুঃখই আসুক সবকিছু আমার পূর্ব থেকে লিখা হয়েছে যা লিখা হয়েছে তাই হচ্ছে এর বাইরে কিছুই নয় এর প্রতি মুমিনকে দৃঢ়প্রত্যয়ী বিশ্বাসী হয়ে সন্তুষ্ট থাকতে হবে মুমিন ব্যক্তি এর উপর তাকে সন্তুষ্ট আর না শুকুর কাফির কুফারগণ তার এর প্রতি অসন্তুষ্ট থাকে হা হুতাশ করে আর মোমিনগণ এই মৃত্যুর সময়ও তার কষ্টের সময়ও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে এবং আশা করে এই কষ্টের বিনিময় আল্লাহর কাছে পাবে এই যে নিজের যান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করা এটা কষ্টের কাজ এটা খুব আরামের কাজ না এই জিহাদের পথটা এটা ফুল বিছানো নয় এর প্রতিটি পদক্ষেপে রয়েছে কাটা বিছানো এই কাটা ফুটবে এর যন্ত্রণা সহ্য করতে হবে আর এটাকে নিজের স্বাভাবিক হিসেবে বরণ করে নিতে হবে মনে করতে হবে এটা আমার কাজ আল্লাহ এই দায়িত্ব আমাকে দিয়েছেন এই কষ্টটুকু আল্লাহ আমার জন্য নির্দিষ্ট করেছেন যদি আমি এই কষ্টের প্রতি সন্তুষ্ট থাকি নিশ্চয়ই এর বিনিময় আমি আল্লাহর কাছে পাব এই জন্য মুমিন বান্দাদের জন্য এটা কল্যাণকর এটা লাভজনক মুমিনদের জন্য আল্লাহ তালা কল্যাণকর দুইটির মধ্যে একটা নির্দিষ্ট করে রেখেছেন এই যুদ্ধের ময়দানে এক হয়তো যুদ্ধের ময়দানে সে কম পরিমাণ বিনিয়োগ করল তা কম সম্পদ যুদ্ধের ময়দানে বিনিয়োগ করল আল্লাহ তাকে বিপুল গরিমত সহকারে বাড়িতে ফিরিয়ে দেবেন এমন সম্পদ দিবেন যার দ্বারা সে মনে সম্পদের মালিক হয়ে যাবে দুনিয়ার প্রাচুর্য সবগুলো চলে আসবে এবং নিশ্চিতভাবে এটা সম্পূর্ণ হালাল দুনিয়ার আর কোন উপার্জনকে কেউ সন্দেহাতিক ভাবে এত হালাল বলতে পারে না যার মধ্যে সন্দেহ সংশয় থেকেই যায় কিন্তু একমাত্র উপার্জন আল্লাহর দুশ্মনদের সাথে মোকাবেলা করে যুদ্ধের ময়দানে যেই গণিমত লাভ করা হয় সেই গণিমতটা হলো এত নির্ভেজাল পাক এবং পবিত্র হালাল রুজি এমন হালাল এক সম্পদ দিয়ে আল্লাহ তাকে ধনী করে দেন সম্পদশালী করে দেন সাথে সাথে তার একটা উপকার আর দ্বিতীয়টা হল আল্লাহ তাকে শাহাদতের মাধ্যমে ইমানের উপর অটল ডেকে তাকে জান্নাতে পৌঁছে দেবেন এটাও তার জন্য অত্যধিক লাভজনক কল্যাণকর মুমিনের তো সাধনা এটাই তার এই দুনিয়ার জীবনের জন্য একটা কল্যাণকর আর চিরস্থায়ী ঠিকানার জন্য আরেকটি কল্যাণকর মুমিনের কোনো ব্যর্থতা নাই মুমিনের জীবনে কোনো ব্যর্থতা নাই এটা এই মুমিনদের জন্য এটা হলো লাভজনক কল্যাণকর আল্লাহ বলছেন জালিকুম খাইরুল্লাকুম এটা তোমাদের জন্য লাভজনক তোমাদের জন্য কল্যাণকর তোমাদের জন্য উত্তম ভালো যদি তোমরা বুঝতে পারো এই লাভটা যদি তোমরা বুঝো তাহলেই তোমরা তো বের হবে যুদ্ধ করবে এই লাভটা না বুঝলে তো বের হবে না এই লাভটা যদি বুঝতে পারো তাহলেই তোমরা তোমাদের মাল এবং যান দ্বারা আল্লাহর পথে তোমরা যুদ্ধ করবে তখন তোমাদের জন্য এটা লাভজনক হয়ে যাবে আর যদি না বুঝো তাহলে তোমরা তো পালাবে শুধুমাত্র যুদ্ধের কথা শুনলে তোমাদের অন্তরে ভয় জাগ্রত হবে যুদ্ধের কথা মনে হলে মনে করবে যে কখন আমার কাছে যদি কিছু চাওয়া হয় সম্পদ দিলে তো আমার সম্পদ কমে যাবে তখন পাঁচ কাটিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করবে যেহেতু তোমার এই ব্যবসা সম্পর্কে কোনো জ্ঞান নাই এটা যে লাভজনক ব্যবসা যেহেতু তোমার জানা নাই সেহেতু এখান থেকে বাঁচার জন্য শুধুমাত্র পথ খুঁজবে আর যদি তুমি এটা বুঝতে পারো এটা তোমার জন্য লাভজনক ব্যবসা তাহলে সবার আগে অগ্রগামী হয়ে নিজেকে এখানে হাজির করবে উপস্থিত হয়ে নিজের সামর্থ্য অনুযায়ী সম্পদ দেবে সবার আগে কাতারের প্রথম সারিতে যুদ্ধের ময়দানে থাকার জন্য প্রতিযোগিতা করবে কারণ লাভজনক ব্যবসায় কেউ পিছনে থাকতে চায় না যখন বুঝে এটা আমার লাভ হবে তখন আর কেউ পিছিয়ে থাকতে চায় না মুমিনদেরকে আল্লাহ সুবাহ এইভাবে আল্লাহ দিনের বিজয়ের জন্য আল্লাহ দুশ্মনদের মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করা যার মাল দিয়ে জিহাদ করা এবং সর্বাগ্রে ডাক দেওয়া মাত্র বের হয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেছেন আর আল্লাহর নির্দেশের কারণে এটা হয়ে গেছে ফরজ এটা নফল মুস্তাহাব নয় যেহেতু আল্লাহ আদেশ করেছেন এই এটা ফরজ যদি কেউ বের না হয় তাহলে আল্লাহ ফরজ লঙ্ঘন করলো আমাদের বড় একটা দুর্ভাগ্য হল এখনকার এই যুগে কোরআন মজিদ আল্লাহ নাজিল করেছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে জিবরিল আলাইসাল্লামের মাধ্যমে কোরআন নাজিলের সময় কালটা যদি আমরা চোখের সামনে রাখি যে তেইশ বছরে কোরআন নাজিল হয়েছিল সেই সময় কালটা যদি আমরা সামনে রাখি তাহলে আমরা দেখতে পাব যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নবুত পাওয়ার পরই তিনি প্রথম লোকদের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন দাওয়াত যারা গ্রহণ করেছে তাদেরকে এক কাতারে সামিল করেছেন অর্থাৎ জামাতভুক্ত করেছেন আর ধারাবাহিকভাবে ওহি যখন নাজিল হতে থাকে ওহির ভিত্তিতে তাদের ইমান আকিদার তাদের আমল চরিত্র সম্পূর্ণভাবে গড়ে তুলেছেন তাদেরকে পরিশুদ্ধ করেছেন তাদের আত্মিকভাবে চিন্তাগতভাবে এবং তাদের বদনী আমলের মাধ্যমে তাদেরকে পরিপূর্ণভাবে তিনি গড়ে তুলেছেন তাদের রুহানি শক্তি জুগিয়েছেন ওয়াহির মাধ্যমে তারা পরিপূর্ণভাবে গড়ে উঠেছিলেন আল্লাহ যেই দিনটাকে বিজয়ী করতে চান সেই দিনের বাস্তব প্রতীক হিসাবে তাদেরকে গড়ে তুলেছিলেন এই মানুষগুলোকে তারা ছিল জীবন্ত আল্লাহর দিনের উপমা তাদের জীবনটাই ছিল আল্লাহর দিনের বাস্তব দৃষ্টান্ত যখন এই ধরনের কিছু লোক তৈরি হয়ে গেলেন তখন দুনিয়ার মানুষের সামনে আল্লাহ দিনটাকে পরিপূর্ণভাবে পেশ করাটা প্রয়োজন ছিল এই জন্য আল্লাহ তাদেরকে সহ রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামকে মদিনায় হিজরত করালেন আর সেখানে দিনের বিজয় হল আমরা যদি সেই সময় থেকে বিজয়ের পতাকা চতুর্দিকে যে পথ করে উঠতে শুরু করেছিল মাত্র কয়েকটি বছরের মধ্যে পিটি বেটি সারা দুনিয়ায় সেই ইসলামের সেই পতাকা উদ্দিন হয়েছিল মুসলমানদের বিজয় অভিযানগুলোর মাধ্যমে সেই অভিযানগুলো ছিল সশস্ত্র অভিযান কোরআন মজিদে সেই কথাগুলো স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু আজকে আমাদের এই কোরআন যারা ধারণ করেছেন আলী মোলামাগন অধিকাংশই কোরআনের সেই পরিচিতিকে তারা ঢেকে ফেলেছেন তারা কোরআনের প্রকৃত পরিচয় কোরআন নাজিলের সেই সময়ের বাস্তব চিত্রগুলো মানুষের সামনে তুলে আনছেন না বরং কোরআনের আয়াত পড়লে সোয়াব পাওয়া যায় এই সোয়াবের লক্ষ কোটি হিসাব তারা গণনা করে মানুষকে চরম তৃপ্তি দিতে চান আর কোরআনের পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখতে চান এটাই হলো জাতির সর্ব সবচেয়ে বেশি দুর্ভাগ্য যে আলিমগণ সর্বাগ্রে মানুষের কাছে কোরআনের প্রকৃত শিক্ষা তুলে ধরবেন কোরআন যেইভাবে নাজিল হয়েছে সেইভাবেই কোরআনকে পেশ করবেন কোরআনের নিজস্ব একটা পরিচিতি আছে কোরআনকে কোরআনের পরিচিতি সহকারে তুলে ধরবেন নিজেদের মন গড়া বানানো চিন্তাধারা অনুযায়ী নয় কিন্তু আলিমগণ কোরআনকে কোরআনের পরিচয়ে পরিচিত না করে তারা নিজেরা নিজেদের লাভের জন্য দুনিয়ার কিছু মুহে পড়ে তারা বৈষয়িক স্বার্থে কোরআনকে ব্যবহার করে চলছেন কোরআনকে তারা বিক্রি করেন কয়েকটি টাকার বিনিময়ে এই দুনিয়ায় আরামায়েশে খাওয়ার জন্য কোরআনকে তারা ব্যবহার করেন বিলাসবহুল জীবন যাপনের জন্য কোরআনকে তাদের জীবিকার বাহন বানিয়ে নিয়েছেন তারা মানুষকে বিভিন্নভাবে ধোকা দিয়ে মানুষের টাকা পয়সা তারা আত্মসাত করে খাচ্ছেন দিনের ধোকা দিয়ে খাচ্ছেন দেখাচ্ছেন দিন আর অর্জন করছেন দুনিয়া যাকে আমতের আলামত রাসুল্লাহ সাল্লু বলেছেন দুনিয়া বিদ্দিন আলেমগণ দিনের ধোকা দিয়ে দুনিয়া কামাই করবে মানুষকে দেখা দেবে দেখাবে এটা সবের কাজ কিন্তু উদ্দেশ্য হবে তার দুনিয়া কামাই করা এই জন্য দেখেন এই দেশের মধ্যে কত প্রকারের খতমের আবিষ্কার করা হয়েছে খতম নামে যত একটা বিভিন্ন ধরনের কিছু আমল এদেশে তৈরি করা হয়েছে সম্পূর্ণ বেদাত এটা আবিষ্কৃত বেদাত এগুলো নিকৃষ্ট বিদাত আর এই বিদাতগুলোর আবিষ্কার করা হয়েছে তাদের উপায় উপার্জনের একটা মাধ্যম হিসাবে নিজেরা বানিয়ে নিয়েছে খতমে কুরান খতমে কাজগান খতমে শেফা খতমে সব্বিনা ইত্যাদি ইত্যাদি বানিয়েছে এই নিকৃষ্টতম পন্থা এগুলো তাদের বানানো বেদাত এগুলো আর এর বিনিময়ে তারা যা খাচ্ছে সুরের গুষ্ঠের চেয়েও নিকৃষ্ট হারাম তারা খাচ্ছে আর হারাম বক্ষণ করে আল্লাহর এবাদতি করলে সেই এবাদতি কবল হয় না আর তাদের অন্তর হেদায়ত থেকে থাকে সবসময় বঞ্চিত এই জন্য তারা নিজেরাও হেদায়তের পথে আসতে পারে না এদেশের মানুষকে হেদায়ত থেকে বঞ্চিত করে ইসলাম এবং মানুষের সামনে এরাই হল সবচেয়ে বড় প্রতিবন্ধক এই জন্য রাসুল্লাহ সাল্লাহ বলেছেন জামানার আলেমগণ হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী তাদের কাছ থেকেই ফেতনা শুরু হবে আর ফেতনা তাদের দিকেই প্রত্যাবর্তিত হবে বাস্তবে আজকে এরা ফেতনায় নিমজ্জিত যেই কারণে আমরা কোরআনকে কোরআনের পরিচয়ে চিনতে পারি না কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছিল সাহাবাই কেরাম রবি আল্লাহ তারানহুম তারা বুঝেছিলেন এই জন্য বৃদ্ধ অবস্থায় যখন বিছানায় পরে থাকতে খুব ভালো লাগে সেই সময়ে আবু তালহা ছেলেদেরকে বলেন আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও কোরআনকে তিনি বুঝতে পেরেছিলেন এই কোরআন তো আমার প্রতি নাজিল হয়েছে দামেশকের ওই বৃদ্ধ যার চুকের উপর পড়ে গিয়েছিল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 থাকবে আর এই সকল লোকেরা ও চিরেই আল্লাহর নামে কসম করে তোমার কাছে বলবে যদি আমাদের সাধ্য থাকত অবশ্যই আপনার সাথে আমরা বের হতাম তারা এই মিথ্যা বাহানা করে নিজেদেরকেই ধ্বংস করে ফেলেছে আর আল্লাহ তো জানেনি এই সকল লোকেরাই হল মিথ্যাবাদী এখানে আল্লাহ সুবাহ এমন কিছু লোকদের কথা বলেছেন যারা মুসলমানদেরই অন্তর্ভুক্ত মুসলিম পরিচয়ই আছে মুসলমানদের মতোই বাহ্যিক কিছু আমলও তারা করে তাদেরকে পৃথক করার কোনো সুযোগ নাই মুসলমানদের দলভুক্ত না এ কথা কেউ বলতে পারে না কিন্তু যখন দান মাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করার জন্য ডাক দেওয়া হয় সেই সময়ে তাদেরকে চিনা যায় আসল পরিচয়টা তাদের তখন পাওয়া যায় তাদের অবস্থাটা বলা হচ্ছে যে এই সকল লোকেরা তোমাদের সাথে তাদের মুসলিম পরিচয় নিয়ে বসবাস করার অবস্থাটা তারা ধরে রাখতে চায় এই জন্য যদি দেখে খুব কম পরিশ্রমে কম ঝুঁকি নিয়ে বেশি লাভ পাওয়া যাবে গণিমত পাওয়া যাবে আর সফরটাও খুব বেশি দূরে যাওয়া লাগবে না ধারে কাছে আছে কষ্ট কম হবে তাহলে তোমাদের সাথে থাকবে এদের অবস্থাটা দেখেন এরা কিন্তু মুসলমানদেরই অন্তর্ভুক্ত মুসলমানদের দলভুক্তই আছে কিন্তু লাভটা তারা সহজ যদি হয় সহজে লাভ করা যায় অর্থাৎ সহজে গণিমত পাওয়া যায় আর সফরটাও দীর্ঘ না হয় তার পরিবার পরিজন থেকে বেশি দিন বিচ্ছিন্ন থাকতে না হয় এমন যদি হয় তাহলে এই লাভজনক হওয়ার কারণে তারা তোমাদের সাথে থাকবে কিন্তু যদি তোমাদের সফরটা অতি দীর্ঘ দীর্ঘ হয় আর বিজয়টাও যদি অনিশ্চিত হয় দেখতেছে সেখানে গেলে পরে বিজয় হবে কিনা গণিমত পাওয়া যাবে কিনা এই নিশ্চয়তাও নাই আর অনেক লম্বা কষ্ট করতে হবে অনেক তখন সেই কষ্ট তারা স্বীকার করবে না তারা তখন তোমাদের সাথে আর যাবে না কিন্তু এখানে অবস্থাটা দুইটা অবস্থা একটা খেয়াল রাখবেন যে একটা হলো যদি বিজয়টা সহজ হয় দেখা যায় যে শত্রু বাহিনীর যাদের উপর হামলার পরিকল্পনা নেওয়া হয়েছে এরা খুব দুর্বল আক্রমণ করলে এরা পরাজিত হয়ে যাবে অথবা আত্মসমর্পণ করে ফেলবে তাহলে এটা তো খুব সহজ বিজয় আর সফরটা যেহেতু নিকটবর্তী দূরের পথ নয় কাছের পথ কষ্ট কম করা লাগবে কম কষ্টে যদি নিশ্চিত বিজয় পেয়ে লাভ করা যায় এই সুযোগটা হাত ছাড়া করি কেন এতে করে এই লাভটাও পাইলাম আর মুসলমানদের দলভুক্ত থাকতে পারলাম এই কারণে তারা তোমাদের সাথে থাকবে তারা এখানে তাদের সেই দুর্বলতাটা প্রকাশ করবে না তোমাদের কাছেই থাকবে কিন্তু যদি বিজয়টা অনিশ্চিত হয় আর সফরটা হয় দীর্ঘ তখন তারা তোমাদের দলভুক্ত হবে না ওই কাবেলা মুক্ত হবে না তখন তাদের কাছে তাদের পরিবার পরিজন তাদের ঘর বাড়ি এ সব কিছু অধিক প্রিয় হয়ে যাবে এখন এ থেকে তারা বিচ্ছিন্ন হতে পারবে না তাদের প্রকৃত অবস্থারা তখন প্রকাশ হয়ে পড়বে এটা এমন একটা অবস্থা মুমিন এবং মুনাফিক পরীক্ষা করার এই জিহাদ ছাড়া আর কোনো উপায় নাই মুনাফিক কোনদিন যান মাল দিয়ে যুদ্ধের ময়দানে জুবিনের ঝুঁকি নেয় না তারা এই ঝুঁকি নেবে না তারা দুনিয়ার স্বার্থটাই তাদের সামনে বেশি দুনিয়ার মুহে তাদের জীবন তারা ব্যস্ত রাখে এই জন্য তারা এই ঝুঁকিপূর্ণ কাজে কখনো অংশগ্রহণ করবে না এই মুনাফিকদের অবস্থাটা এখানে আল্লাহ সুবাহ তাদের মানসিক অবস্থাটা তুলে ধরেছেন অথচ তাদের মনের অবস্থাটা কিন্তু গোপন এটা গোপন অবস্থাটা মুসলমানদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন গোপন অবস্থাটা যদি বিজয়টা সহজ হয় আর সফরটাও খুব নিকটবর্তী হয় তাহলে তারা তোমাদের সাথেই থাকবে আর যদি বিজয়টা অনিশ্চিত হয় আর সফরটা কষ্টের দূরের দূরবর্তী হয় তখন তোমাদের সাথে তারা থাকবে না বরং তোমাদের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গড়ে বসে থাকবে আর যখন তোমরা বের হয়ে যাবে ফিরে আসছে তারা তখন তোমাদেরকে বলতে থাকবে মিথ্যা কথা তারা বলবে কি আল্লাহর নামে কোসম করে বলবে তারা অবশ্যই আল্লাহর নামে কোসম করে বলবে যে যদি আমাদের সামর্থ্য থাকত আমরা অবশ্যই তোমাদের সাথে বের হতাম তারা নিজেদের মিথ্যা বাহানাগুলো পেশ করতে থাকবে কি কারণে যেতে পারলো না অজুহাতের কোনো অভাব নেই পেশ করতে পারবে থাকবেও এখন মানুষের অন্তরের অবস্থাটা আল্লাহ জানেন আর কেউ জানে না মুসলমানদের কাফেলাভুক্ত দলভুক্ত এই ধরনের দুর্বল ইমানের অধিকারী অথবা মুনাফিক কিছু লোক হতে পারে এমন সে মুনাফিক না কিন্তু ইমান দুর্বল সেই দুর্বল ইমানের কারণেও সে তার এই দুর্বলতা আসতে পারে আর কিছু হতো একেবারে মুমিনও হতে মুনাফিকি হতে পারে আমরা তো বাস্তবে এখন এমন দেখতে পাচ্ছি আমাদের ধারে কাছে এমন কিছু সাথীদেরকে এত ভালো মানে পাই আমরা খুব আস্থা রাখি এই ভাইটি যদি ময়দানে কোনো একটা দায়িত্ব তাকে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই সে ভালো মানে সে দায়িত্বটা পালন করবে কারণ এখানে অনেক ক্লাস করে অনেক কিছু শিখে সে যাচ্ছে ময়দানে কাজের জন্য যেই বাড়িতে যায় এরপর তাকে আজকে নিয়ে বের করা যায় না এখান থেকে এখানে তার অভিপ্রায় আগ্রহ এমন ভাবে পেশ করে যে কোন প্রকারের সন্দেহই থাকে না কিন্তু যাওয়ার পর দুই চার দিন গেলে পরেই আঁচ টেনে বের করা যায় না তখন কত যে বাহানা আমাকে তো বাড়ি থেকে বের হতে দিচ্ছে না আমাকে পাহারা দিয়ে দিয়ে রাখছে এই ধরনের কথাগুলো বলে যদি একটু আমরা চিন্তা করি আবু বসির আবু জন্দলের কথা তাদের পিতামাতা তো লৌহ শিকল দিয়ে তাদেরকে বন্দি করে রেখেছিল লৌহ শিকল দিয়ে বন্দি করে রেখেছিল আবু বসির কে আবু জন্দলকে এরপর কি তাদের আটকে রাখা সম্ভব হয়েছিল এরপরও তাকে আটকে রাখতে পারেনি আর সেটাও এত সহজ ছিল না তাও আবার মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে দীর্ঘ পথ এত কষ্টকর ঝুঁকিপূর্ণ সেই পদক্ষেপগুলো তারা নিয়েছিলেন লৌহ শিকল থেকে কৌশলে মুক্ত হয়ে তারা আর বিলম্ব করেনি দ্রুত মদিনায় পৌঁছে গিয়েছিলেন আর এখন তো কারো মাতা পিতা কাউকে তো ওইভাবে শিকল দিয়ে বেঁধে রাখে না ঠিকই এদিকে সেদিকে আত্মীয় বাড়ি ওইখানে সেখানে ঘুরে বেড়ায় সব জায়গায় যাচ্ছে কিন্তু এটা হলো শুধুই মাত্র একটি বাহানা আমাকে বাড়ি থেকে বের হওয়ার সুযোগ দিচ্ছে না এটা হলো শুধুমাত্র একটা বাহানা যে বাহানাটা মিথ্যা ছাড়া আর কিছুই নয় এই কথাটাই আল্লাহ এখানে বলছেন ইহুলিকুন আংফুসাহুম তারা তো এই মিথ্যা বাহানা পেশ করে নিজেরা নিজেদেরকে ধ্বংস করেছে তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করছে এই মিথ্যা বাহানা পেশ করে যদি কোনো উজর পেশ না করত কোনো বাহানা পেশ না করত তাহলে এটাই তাদের জন্য কল্যাণকর ছিল আল্লাহ বান্দার উজর কবুল করেন আল্লাহ জানেন তার বান্দাকে কি উজর তিনি দিয়েছেন আল্লাহ বান্দার উজোর আল্লাহ কবুল করেন প্রকৃত উজোর যেটা আছে সেটা আল্লাহ কবুল করেন এই জন্য তাকে পাকড়াও করবেন না কিন্তু কে উজোরের কারণে বের হতে পারছে না আর যে বাহানা দিয়ে বের হচ্ছে না আল্লাহ যে এটা জানেন হয়তো আমরা জানি না আমাদের হয়তো এই এলিমো নাই এটা কারণে এই ধরনের যোগ্যতা আমাদের নাই কিন্তু আল্লাহ তো সবকিছু জানেন একজন বলতে পারে আমরা শুনতে পারি মাত্র কিন্তু আল্লাহ তার অন্তরের অবস্থাটা জানেন সে কথাটা বলছে সেই সময় তার অন্তরের অবস্থাটা কি ছিল আল্লাহ সেটা জানেন তার অবস্থাটা আল্লাহ পর্যবেক্ষণ করছেন এই হিসেবে আল্লাহ বলছেন ইহুলি ইহুলিকুনাহুম যারা বের হওয়া থেকে বিরত থাকে বিভিন্ন অজুহাত দিয়ে গড় বাড়িতে বসে থাকে তারা মূলত এই বাহানা যে পেশগুলো করে সেই মিথ্যা বাহানাগুলোর মাধ্যমে তারা নিজেরা নিজেদেরকে ধ্বংস করেছে আর আল্লাহ জানেন এই সকল লোকেরা মিথ্যাবাদী আল্লাহ বলছেন যারা এই বাহানাগুলো পেশ করছে আল্লাহ জানেন এরা মিথ্যাবাদী আপনারা আমাদের আপনাদের অনেক সাথীদেরকে এখনো আপনারা চিনেন জানেন এখানে থেকে আপনার অবস্থা দেখেছেন সন্দেহ হয়তো কারো হয়নি যে জিহাদের ময়দান থেকে পিস্পা হবে এমন এমন ধারণা মনে হয় কারো আমাদের হয়নি এমন সাথীরাও যাওয়ার পর শুধু বাহানা যে আমাকে চুকে চুকে রাখছে কোথাও যেতে দিচ্ছে না বের হতে দিচ্ছে না আমাকে ব্যবসায় লাগিয়ে দিচ্ছে এই ধরনের কথাগুলো এইগুলো শুনে তো কোনো লাভ নেই এটাই পরীক্ষা এটাই হলো বাস্তব পরীক্ষা এই পরীক্ষায় এই লোক এ ধরনের লোকদেরকে জোর করে টেনে এনে লাভ নেই জিহাদের লাভ হবে না ক্ষতি হবে যার নিজের ইমানের দাবি পূরণের জন্য স্বতঃস্ফূর্ত ভাবে ময়দানে জিহাদে সামিল না হয় তাকে জোর করে আনার তো দায়িত্ব কারো নাই এটা আল্লাহ জানেন কিন্তু মানুষ হিসেবে আমাদের উপর এই দারোগাগিরির দায়িত্ব দেওয়া হয়নি আমরা শুধুমাত্র উদ্বুদ্ধ করতে পারি আমরা এই পথে উৎসাহিত করতে পারি আহ্বান জানাতে পারি কিন্তু জবরদস্তি করতে পারি না সেটা আল্লাহর কাছে আল্লাহ এটা ভালো জানেন আল্লাহর কাজ এটা আল্লাহর বান্দাকে কাকে দিয়ে কি কাজ করাবেন এটা আল্লাহ জানেন কিন্তু এই ধরনের দুর্বল ইমানের অধিকারী এবং মুনাফিক উভয়ই এই আয়াতের মধ্যে সামিল রয়েছে কিছু লোক সে মুনাফিক নয় মুনাফিক তো ক্ষতি করবে কিন্তু এরা দুর্বল ইমানের অধিকারী যারা তারা ক্ষতি করবে না কিন্তু সাহস করে জুহাদের ময়দানও সামিল হবে না এরা দুর্বল ইমানের অধিকারী হয়তো আমাদের এই ধরনের সাথী যাদের কথা বলছি হয়তো কোনদিন তারা আমাদের ক্ষতি করবে না জিহাদের ক্ষতি করবে না কিন্তু সেই জিহাদের ময়দানে অটল থাকার মতো সেই ইমানের শক্তি তার নেই এই জন্য মিথ্যা বাহানাগুলো পেশ করছে কিন্তু আল্লাহ যে বলে দিচ্ছে দিচ্ছেন ইহলিকুন আংফুসাহুম তারা তো তারা নিজেদেরকে নিজেরাই ধ্বংস করেছে যারা এই বাহানাগুলো পেশ করছে জিহাদের শরিক হওয়া থেকে আল্লাহ বলছেন এরা এদের এই মিথ্যা বাহানার মাধ্যমে তারা নিজেরা নিজেদের এই ধ্বংস করছে যদি আল্লাহ বলে দেন কেউ নিজেরা নিজেদেরকে ধ্বংস করছে তার বাঁচার কি কোনো পথ থাকে বাকি আর কোনো পথ থাকে না আল্লাহ যাকে বলেন যে সে ধ্বংস হয়ে গেছে তার সফলতার কোনো দোয়ার কোলা নাই যারা এইভাবে জিহাদের ময়দান থেকে পাশ কাটাবে মিথ্যা বাহানা দিয়ে তাদের সফলতার তাদের মুক্তির নাজাতের কোনো দরজা কোলা নাই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তাদের কৃতকর্মের জন্য আর আল্লাহ জানেন এই সকল লোকেরা মিথ্যাবাদী আর আল্লাহ জানেন এই সকল লোকেরা হল মিথ্যাবাদী শুধু মিথ্যাবাদী বলছেন না লামে তাকিদ সহকারে বলছেন লাকাদিবুন এরা অবশ্যই মিথ্যাবাদী তারা যে বাহানাগুলো করেছে যা শুধু মিথ্যাই নয় মিথ্যার সাথে আল্লাহ জোর দিয়ে বলছেন অবশ্যই এরা মিথ্যাবাদী এটা তাদের এই মিথ্যা বাহানা মাত্র এটা আসলে কোনো ধরনের অজুহাত নয় কোনো উজর নয় عفى الله عنك لما أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন আপনি কেন তাদেরকে অনুমতি দিয়ে দিলেন রুখসত দিয়ে দিলেন আপনার কাছে সত্যবাদীরা সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ার আগে এবং তারা মিথ্যাবাদী তা জানার আগেই কেন অনুমতি দিয়ে দিলেন আল্লাহ সুবাহ রাসুল্লাহ সাল্লু আলহ্লামকে এমন ভালোবাসার সাথে তিনি সংশোধনী দেন রাসুলকে প্রশ্ন করেন তিনি সেখানে ধমক দেন কিন্তু পূর্বে যেই কথা বলেন আতাল্লাহ আনকা আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন পূর্বেই রাসুলকে এই প্রশান্তিটা দিয়ে দেন যে রাসুল যেন এই ধমকের কারণে তিনি যাতে অন্তরে কষ্ট না পান এই জন্য আল্লাহ তাকেই প্রশান্তিটা দিয়ে দেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন আফাল্লাহু আঙ্কা এই কথা বলে এরপরে বলছেন লিমা আজিম তালাকান আপনি কেন তাদেরকে অনুমতি দিলেন কাদেরকে যারা যুদ্ধে অংশগ্রহণ না করে বাড়িতে বসে থাকতে চায় অথবা যারা যুদ্ধে অংশগ্রহণ না করে বসে বসে থেকে অপরাধ করেছিল তাদেরকে পাকরাম না করে আপনি কেন তাদেরকে রুক্ষ দিয়ে দিলেন অব্যাহতি দিয়ে দিলেন আল্লাহ বলছেন হাত্তা ইয়াতাবাইয়ান আলাকাল্লাদিনা সদাকু ওয়া তাআলামাল কাযিবিন কারা মিথ্যাবাদী তা জেনে নেওয়ার আগে এবং কারা সত্যবাদী তারা আপনার সামনে প্রমাণ সহকারে সুপ্রতিষ্ঠিত হওয়ার আগে কেন আপনি তাদেরকে অনুমতি দিয়ে দিলেন অব্যাহতি দিয়ে দিলেন আল্লাহটা বুঝাচ্ছেন পদ্ধতিটা আপনি আপনার কাছে যারা সত্যবাদী ছিল তারা প্রমাণিত হয়ে যাবে অর্থাৎ তারা আপনার আদেশ পাওয়া মাত্র যুদ্ধের ময়দানে তারা বের হবে তাদের যান এবং মাল দিয়ে তারা যুদ্ধ করবে তারা তাদের আমলের মাধ্যমে আপনার সামনে তারা প্রমাণিত হয়ে যাবে তারা সত্যবাদী কিসের সত্যবাদী তারা যে ইমানের দাবি করেছে আল্লাহর প্রতি ইমান এনেছে রাসুলের প্রতি ইমান এনেছে সেই ইমানের দাবিটা যে সত্য এটা তার প্রমাণ দিবে কিভাবে যে আল্লাহর আদেশ পালনের মাধ্যমে রাসুলের আনুগত্যের মাধ্যমে যখন তারা আল্লাহর আদেশ এবং রাসুলের আনুগত্য করে তারা প্রমাণ দিয়ে দিবে তারা প্রমাণিত হয়ে গেল তারাই সত্যবাদী এরা ইমানের উপর প্রতিষ্ঠিত এটা আপনার কাছে প্রমাণিত হয়ে যাবে আর যারা আপনার ডাকে সারা দেবে না মিথ্যা বাহানা করে ঘরে বসে থাকবে তারা যে অজুহাতগুলো পেশ করবে এরা মিথ্যাবাদী আপনার কাছে এটা প্রমাণিত হওয়ার আগে আপনি কেন তাদেরকে অব্যাহতি দিয়ে দিলেন এই কাজটার জন্য আপনার ঠিক হয়নি তথাপি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন কারণ যদি আপনি তাদেরকে পূর্বে অনুমতি না দিতেন তাহলে আপনার কাছে এটা প্রমাণ হয়ে যেত কারা ইমানের দাবিতে সত্যবাদী আর কার ইমানের দাবিটা মিথ্যা এটা প্রমাণিত হয়ে যেত আপনি জেনে নিতে পারতেন এই দুইটা দল আলাদা হয়ে যেত কিন্তু আপনি এটা না করার কারণে এখন তো আপনি বুঝতে পারছেন না চিনতে পারছেন না যাদেরকে অনুমতি দিয়ে দিলেন এদের মধ্যে তো প্রকৃত উজরগ্রস্ত লোকও থাকতে পারে যে আসলে সেই রোগসাপ পাওয়ার উপযুক্ত এমন লোকও তার থাকতে পারে আর কেউ হয়তো মিথ্যা কথা বলে আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে ধোকা দিয়ে সে রোগ শুকিয়েছে এমনও তো হতে পারে কিন্তু এই লোকগুলো তো আপনি চিনতে পারলেন না আল্লাহ সুবাহ এই কথাটা বলে এখানে যে বিষয়টি আমাদের সামনে স্পষ্ট করেছেন সেটা হলো রসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের কাছে এই আয়াত নাজিলের আগে তিনি যেই কাজটি করেছিলেন সেটা করার অধিকার পাচ্ছিল যেমন সুরাই মোহাম্মদের বাষট্টি নাম্বার আয়াতে কিন্তু এই ব্যাপারটা স্পষ্ট করা হয়েছে আল্লাহ তার রাসুলকে এই অধিকার দিয়েছেন তিনি পারেন তিনি যাকে ইচ্ছা তিনি অব্যাহতি দিতে পারেন যাকে ইচ্ছা তিনি গ্রহণ করতে পারেন যখন কোন বাহিনী গঠন করবেন সার্বজনীন কোন বাহিনী যদি না হয় সেই সময় তিনি যাকে ইচ্ছা মাফিক তিনি গ্রহণ করবেন যাকে ইচ্ছা তাকে রাখবেন সেই অধিকার রাসুলকে দেওয়া হয়েছে কিন্তু সার্বজনীন ঘোষণার ক্ষেত্রে এই সুযোগ নাই এই দুটি আয়াতের মাধ্যমে এটা সার্বজনীন একটা বিধান যুদ্ধের বিধান হয়ে গেল অলিল আমদ যুদ্ধ পরিচালনার জন্য যদি সার্বজনীন কোনো অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করেন তখন কাউকে অব্যাহতি দিবেন না সকলকে এক যুগে ডাকবেন তখন সেখানে সেই ডাকে সারা যারা দেবে তারা ইমানের দাবিতে তারা সত্যবাদী হিসাবে নিজেদেরকে প্রমাণিত করবে আর যারা সারা দেবে না তারা ওই দুর্বল অথবা মুনাফেকদের স্তরে নিজেদেরকে প্রমাণ করবে এটা আলাদা হয়ে যাবে তখন যারা সারা দেবে সেই উলিল আমার তখন মনে করবেন এরাই হল মুজাহিদিন বাহিনীর উপযুক্ত সদস্য এদেরকে দিয়েই তিনি অভিযানগুলো পরিচালনা করবেন এদের উপরে তিনি আস্থা রাখবেন যারা যে কোনো অবস্থায় সিদ্ধান্ত আসলে তারা কোনো ধরনের ইস্তেহাত করে না বাহানা করে না অজুহাত পেশ করে না এই ধরনের নিবেদিত প্রাণ মুখলিস মুজাহিদরাই মূলত মুসলিম বাহিনীর প্রকৃত শক্তি এদের দ্বারা এই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 করতে পারে কিন্তু আসলে যে সে ইমানদার এটা প্রমাণ করার জন্য একমাত্র মানদণ্ড সেই জিহাদের ময়দানে অংশগ্রহণ কে করে আর কে করে না এর মাধ্যমে তার ইমান এর দাবিটা কার সত্য কার মিথ্যা এটা প্রমাণিত হবে এই কথাটাই আল্লাহ বলছেন যে আল্লাহর প্রতি ইমান এনেছে এবং আখেরাতের প্রতি ইমান এনেছে সে কখনো তোমার কাছে অব্যাহতি চাইবে না তার মাল এবং যান দ্বারা আল্লাহর প্রতি জিহাদ করা থেকে তোমার কাছে অব্যাহতি তারা চাইবে না এটা প্রমাণিত এরা সত্যবাদী যাদেরকে জিহাদের জন্য ডাক দিলে কোনো বাহানা পেশ করে না অজুহাত পেশ করে না উজোর পেশ করে না শরীর ওজোর ভিন্ন সরি ওজনের ব্যাপারে পরবর্তী সময়ে এই বিষয়গুলো আলোচনা আছে যেমন কেউ যদি অন্ধ হয় পঙ্গু হয় এমন রোগে আক্রান্ত হয়ে যে রোগ সহকারে চলাচল করা তার জন্য সম্ভব নয় এই তিনটি কারণ হল শরীয়দর অন্ধ ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হয়েছে পঙ্গুকে অব্যাহতি দেওয়া হয়েছে আর কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হয়েছে এই তিন ব্যক্তি ছাড়া আর কারো ওজন গ্রহণযোগ্য নয় ওজোর এই তিনটা এরপর যদি সেনাপতি কারো কোনো ওজোর যদি তিনি অবস্থার প্রেক্ষিতে বুঝতে পারেন সেটা হলো সেনাপতির এটা তার নিজের বিচক্ষণতার উপর নির্ভর করে কিন্তু এই তিনটি উজুরই হলো প্রকৃত পক্ষে উজর একজন সাধারণ একটু সর্দি কাশি হলো বললো তো আমি তুই রোগ আক্রান্ত সাধারণ একটু গায়ে ব্যথা করে ওই হাঁটার সময় একটু পায়ে ব্যথা করে এটা কি উজর কিনা এটা কেউ বাহানা হিসেবে বলতে পারে কিন্তু এটা উজর নয় সে সব কিছু করতে পারে কিন্তু জিহাদের ময়দান আসলেই তার তো একটু রোগ একটু বলবো যে আমি তো কানে একটু কম শুনি কোন দিকে কোন গুলিটা এসে দেখে যায় বুঝতে পারবো না ও তো চোখে একটু চশমা ছাড়া দেখি না চোখে একটু কম দেখি এই কথাগুলো সেখানে বাহানা হিসেবে কাজে লাগবে না প্রঙ্গু ব্যক্তি হলো সেই ব্যক্তি তার হাত নেই যে হাত দিয়ে অস্ত্র ধারণ করতে পারে তার পা নেই যে পা দিয়ে সে চলতে পারে তার চক্ষু নেই যা দিয়ে সে দেখতে পারে এমন এমন বড় ধরনের সেই অঙ্গগুলো হানি হওয়ার কারণে সে পঙ্গু সে অক্ষম সে অন্যের উপর নির্ভরশীল আসলে সেটা তার প্রকৃত ওজন আর রোগ হলো ওই রোগ যেই রোগ সহকারে সে কিছু করতে পারে না চলাচল করতে পারে না তার স্বাভাবিক জীবনযাপনের জন্য যেগুলো দরকারিগুলো করতে পারে না সেটা হলো রূপ নিজের পক্ষ থেকে ওই হালকা সামান্য একটু কিছু এটা রোগ নয় এটা মানুষের জীবন এটা তাকেই শরীর যেহেতু আছে একটু আধটু থাকবেই কিন্তু যেই রূপ দিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া যায় না নিজের জীবনের স্বাভাবিক গতি চালানো যায় না সেই কঠিন রূপ কোন অবস্থাটা সেনাপতি বুঝবেন তার রোগের অবস্থাটা কেউ বললে সেনাপতি দেখবেন আসলে সে অক্ষম কিনা যুদ্ধে যাওয়ার জন্য অক্ষম কিনা সেনাপতি দেখবেন কিন্তু প্রকৃত পক্ষে যারা মুমিন এই ছড়ি ওজোর এই তিনটি ওজোর ছাড়া আর কোন ওজোর সে পেশ করবে না এই ওজোরগুলো যদি থাকে আসলেই সে অক্ষম কিন্তু এছাড়া আর কোন বাহানা সে পেশ করবে না যদি তার ইমান থাকে আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি আয়াতের স্ত্রীটা লক্ষ্য করবেন আল্লাহ স্পষ্ট করে বলছেন لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر যারা ইমান এনেছে আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি শেষ দিনের প্রতি যারা ইমান এনেছে তারা কখনো তোমার কাছে অব্যাহতি চাইবে না তাহলে অব্যাহতি যে চায় এর অর্থ কি তার ইমান নাই সে আল্লাহর প্রতি ইমান আনে নাই আখেরাতের প্রতি ইমান আনে নাই এই কথাটা এখানে স্পষ্ট করা হয়েছে যদি আল্লাহর প্রতি ইমান এনে থাকে এবং আখেরাতের প্রতি যদি ইমান এনে থাকে তাহলে তোমার কাছে সে অনুমতি চাইবে না অব্যাহতি চাইবে না গড়ে বসে থাকার জন্য কিন্তু যদি চায় বুঝতে হবে তার সে ইমান নাই আল্লাহর প্রতি ইমান আনে নাই আখেরাতের প্রতি ইমান আনে নাই কোথা থেকে সে অব্যাহতি চায় তাদের মাল এবং যান দ্বারা আল্লাহর প্রতি যুদ্ধ করা থেকে যান এবং মাল দ্বারা আল্লাহর প্রতি জিহাদ করা থেকে অব্যাহতি যে চায় যদি সে আল্লাহর প্রতি ইমান এনে থাকে এবং আকেরাতের প্রতি ইমান থাকে তাহলে সে চাইবেই না আর অল্লাহ আলিম বিল মুস্তাকিন আর মুস্তাকি সম্পর্কে আল্লাহ অবহিত আছেন জানেন এখানে তাকুয়ার কথাটা নিয়ে এসেছেন মুমিনের একটা গুণ একটা বৈশিষ্ট্য সেই তাকুয়ার গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন সেই গুণটি মূলত মুমিনের অন্তরের সাথে সম্পর্কিত তাকুয়ার কোন বাহ্যিক কোন প্রমাণ নাই এটা হলো অন্তরের সাথে সম্পর্কিত আমাদের দেশে বলা হয় পরহেজগার কিছু লোকদেরকে মুস্তাকিদের আমাদের দেশে বাংলা অনুবাদ করা হয় পরহেজগার মুত্তাকি অর্থ পরহেজগার পরহেজগার শব্দটা ফার্সি শব্দ পরহেজ অর্থ যে বাছাই করে পরহেজগার ওই ব্যক্তি যেই ব্যক্তি যাচাই বাছাই করে চলে সেই ব্যক্তি হল ফোরহেড গার্ড এটা ফার্সি শব্দ এই মুত্তাকি শব্দের সাথে একটা মিল আছে মুত্তাকি হল ওই ব্যক্তি যে তার জীবন পরিচালনার সময়ে প্রতিটি পদক্ষেপে সে যাচাই বাছাই করে পদক্ষেপ ফেলে সে দেখে আমি কোন পথে চলব এই পথে চললে কি আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে না আল্লাহ অসন্তুষ্ট হবে সে আল্লাহ রেজামন্দির পথটা সবসময় সে তালাশ করে আল্লাহ সন্তুষ্টি এবং অসন্তুষ্টির মাঝখানে সে নিজেকে এমন ভাবে সতর্কতার সাথে পরিচালনা করে যে সব সময় আশা করে আল্লাহর সন্তুষ্টির আর সব সময় ভীত থাকে আল্লাহর অসন্তুষ্টির এর মাঝখান দিয়ে তার জীবন পরিচালনা করে সেই ব্যক্তি হল মুস্তাকি আর এটা সম্পূর্ণভাবে তার অন্তরের সাথে সম্পর্কিত সে অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় জাগ্রত থাকে আমি যদি আল্লাহর অসন্তুষ্টির পথে একটা পদক্ষেপ ফেলি আর আল্লাহ যদি তখন আমাকে পাকড়াও করে ফেলেন তাহলে তো আমি ধ্বংস হয়ে গেলাম এই ভয়ে সব সময় তার পাটা ফেলার আগেই অত্যধিক সতর্ক থাকে হজরত উমর রাজি আল্লাহ আনহু হুজাইফা রবি আল্লাহকে প্রশ্ন করেছিলেন তাকুয়ার অর্থ তুমি কি বুঝতে পেরেছ হুজাইফা উমরকে প্রশ্ন করেছিলেন হে আমিরুল মুমিনিন আপনি কি এমন কোন সংকীর্ণ রাস্তা দিয়ে অতিক্রম করেছেন যে রাস্তার দুই পাশে কাটা রয়েছে তিনি বললেন যে হ্যাঁ এমন রাস্তা তো আমি অতিক্রম করেছি আপনি কিভাবে অতিক্রম করেছেন উমর বললেন আমার জামা কাপড়গুলো আমি গুটিয়ে নিয়েছি আর একটা পা ফেলার পর আরেকটা পা এমন সতর্কতার সাথে ফেলেছি ডান বা বাম দিকের কোনো কাঁটা যেন আমার জামা বা শরীর ছিঁড়তে না পারে এইভাবে আমি অতিক্রম করেছি হুজাইফা রাজি আল্লাহ আনহু বললেন হে আমিরুল মুমিনিন এটাই হচ্ছে তাকুয়া মুমিন তার জীবন পরিচালনা করে এমন সতর্কতার সাথে শয়তান তার জীবন পথের চতুর পার্শ্বে কাটা বিছিয়ে রেখেছে তার ইমান এবং আমল থেকে যাতে তার কাটা দিয়ে সামান্য কিছু ছিন্ন করে নিতে না পারে ফিরতে না পারে তার ইমান এবং আমলকে কত বিক্ষিপ্ত করতে না পারে তোর জন্য মমিন এতই সতর্কতার সাথে তার জীবন পরিচালনা করে এর নামই হল তাকুয়া তাকুয়ার এর পরের একটা স্তর রয়েছে ইহসান যে মুহসিন সেটা মুমিন ব্যক্তির সর্বোচ্চ চূড়া একজন ব্যক্তি প্রথম হয় মুমিন এরপর মুসলিম এরপর হয় মুস্তাফি এরপর হয় মুহসিন এই চারটি স্তর অতিক্রম করে সর্বোচ্চ চূড়ায় সে সমাসীন করে সে মহসিন সেই গুণটি হল এমন যে তার অবস্থা এমন যে সে সব সময় যেন সে আল্লাহকে দেখে দেখেই চলে সে আল্লাহকে যেন সরাসরি দেখতে পায় আল্লাহর নিদর্শনগুলো দেখে সে উপলব্ধি করে আল্লাহর এবাদতের মধ্যে সে এমন স্বাদ এবং তৃপ্তি পায় যেন আল্লাহকে দেখে সে এবাদতি করে সেই মহসিনের পরিচয় রাসুল্লাহ সাল্লু আলহাম দিয়েছেন আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক যে তুমি আল্লাহর এবাদতি এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর যদি আল্লাহকে দেখতে না পাও ওই পর্যায়ে তোমার ইমানের সেই প্রখরতা পৌঁছেনি সেই অন্তর্দৃষ্টি ওই পর্যায়ে পর্যন্ত পৌঁছেনি এই বিশ্বাসটুকু রাখো অন্তত আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন তুমি যখন এবাদতি করছো আল্লাহ তোমাকে দেখছেন এই স্তরটাই হলো এক কানের তো এখানে মুত্তাকের কথাটা বলা হচ্ছে এই জন্য যে তাকুয়ার সম্পর্কটা হলো অন্তরের সাথে যে কোনো কমান্ডার তার সৈন্যবাহিনী পরিচালনা করতে পারে বাহ্যিকভাবে তারা বাহ্যিক আনুগত্য দেখাবে সেখানে তারা ময়দানে জিহাদে বীরত্বের সাথে জিহাদও করবে কিন্তু তার মধ্যে যদি নেফাক থাকে সেটা ওই কমান্ডার কখনো বুঝতে পারবে না অথবা তার বাহিনীর কেউ কোনো বাহানা করে তার কাছ থেকে অব্যাহতি চাইবে হয়তো তার বাহানার কারণগুলো শুনে কমান্ডার মনে করবে আসলে তাকে অনুমতি দেওয়া যায় অব্যাহতি দেওয়া যায় তার এই বাহানা এমন ভাবে তার সামনে পেশ করলো সে কমান্ডার অনুমতি দিল কিন্তু সে তো কমান্ডার তো তার অন্তরে খবর রাখে না কিন্তু আল্লাহ তার খবরটা রাখেন কোন মুমিন ব্যক্তি যেন তার সেনাপতির কাছে কখনো এই ধরনের বাহানা পেশ না করে এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ এখানে বলছেন যদি কেউ এই বাহানা পেশ করে তাহলে জেনে রাখুক আল্লাহ মোত্তাকি কারা তাদের সম্পর্কে ভালো করেই জানেন আল্লাহ ভালো করেই জানেন কে তাকুয়ার অধিকারী কে আল্লাহকে ভয় করে আল্লাহ সন্তুষ্টির জন্য জিহাদে অংশগ্রহণ করেছে এটা আল্লাহ ভালো জানেন কে দুনিয়ার মুহে পড়ে অন্য কোনো কারণে সেই জিহাদে অংশগ্রহণ করেছে সেটা আল্লাহ ভালো করে জানেন তাহলে আল্লাহ দিনের প্রতি জিহাদ করাটা হলো শুধুমাত্র আল্লাহ জামানদের জন্য আর কোনো কিছুর জন্যই নয় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল ওয়ামা মায়না তাকুয়া ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম তাকুয়ার অর্থ কি তাকুয়াটা কি জিনিস তখন তিনি তাকুয়ার বর্ণনা বাহ্যিকভাবে উপমা না দিয়ে বলছেন আত্মাকুয়া হা হুনা আত্মাকুয়া হা হুনা আত্মাকুয়া হা হুনা তাকুয়া হলো এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে তিনি কলবের দিকে ইশারা করে দেখিয়ে দিলেন তাকুয়া হলো এখানে আর আমাদের দেশে তাকুয়াটা কিন্তু একেবারে বাহ্যিক বাইরে বের হয়ে এসেছে কলবে নাই আমাদের দেশে মুস্তাফি পরহেজগার কুল্লুক গুলাকে মনে করা হয় যে দিলা ডালা জুব্বা পরে একবারে আটাশ হাত লম্বা পাগড়ি পরিধান করে হাজার দানা তসবি একটা হাতে ঝুলানো থাকে ময়লা আবর্জনা মিশে শরীরে কাপড়গুলো ধোয়া ধয় না শরীর থেকে দুর্গন্ধ ছড়ায় এই সংসার জীবন দুনিয়া কোনো কিছুর সাথে সম্পর্ক নেই এই ধরনের লোক দুলুকে দেখলি মানুষ বলে লোকটা বড় পরহেজগার ফরজ এবাদত সব বাদ দিয়ে যদি শুধু নফল এবাদতে লিপ্ত থাকে তাহলে মানুষ মনে করে কত মুস্তাকি কত পরহেজগার তার এই বাহ্যিক নমুনাগুলো দেখেই মনে করে এটা পরহেজগার সেই তাকুয়াটা চলে এসেছে অন্তর থেকে জুব্বার সাথে হাজার দানার তসবির সাথে আকাশ এই সংসার বিরাগী বৈরাগ্যবাদের সাথে সেই তাকুয়াটা যুক্ত হয়ে গেছে মানুষ এটা কি তাকুয়া মনে করে কিন্তু প্রকৃত পক্ষে এটা কোনো তাকুয়া নয় তাকুয়ার নিদর্শন এটা নয় তাকুয়ার প্রমাণ এগুলো নয় যদি কারো অন্তরে তাকুয়া থাকে এই দুনিয়া বিমুখ হবে দুনিয়ার মোহ থেকে মুক্ত হবে শুধু এই জন্য যে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য তার দান এবং মালকে সে তুচ্ছ জ্ঞান করবে এগুলোর প্রতি তার আগ্রহ থাকবে না একেবারে সাধারণ মনে করবে নির্দিদায় এগুলোকে কুরবান করবে আল্লাহর দিনের বিজয়ের জন্য জিহাদের পথে আল্লাহর নাফরমানি তার সামনে হলে সে বরদাস্ত করবে না আল্লাহর সন্তুষ্টির জন্য সেখানে তার সর্বশক্তি নিয়োগ করে আল্লাহর নফর নাফর মানে পথটাকে রুদ্ধ করে দেবে যারা নাফরমান তাদেরকে জমিন থেকে নির্মূল করার জন্য সে সর্বশক্তি নিয়োগ করবে যদি তার তাকুয়া থাকে আল্লাহ কার মধ্যে সে তাকুয়া আছে এটা আল্লাহ ভালো করে জানেন এই জন্য বলে দিচ্ছেন যান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করা থেকে বিরত থাকার জন্য কেউ তোমার কাছে অব্যাহতি চাইবে না যদি তারা আল্লাহর প্রতি ইমান এনে থাকে এবং আখেরাতের প্রতি ইমান এনে থাকে তাহলে যারা অজুহাত পেশ করে বাহানা পেশ করে আল্লাহর এই আয়াতে আল্লাহ তো স্পষ্ট করে জানিয়ে দিলেন যে আসলে তাদের ইমান নাই তারা ইমান আনে নাই আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি আগের আয়াতেও আল্লাহ বলছেন তাদের ইমানের দাবিটা হল মিথ্যা দাবি কারণ এই বাহানাগুলো করে তারা মূলত যেই পেশ যা কিছু পেশ করছে সব মিথ্যা বাহানা মাত্র সত্য নয় আর এখানে বলে দিলেন আসলে তারা আল্লাহর প্রতিও ইমান আনে নাই আখেরাতের প্রতিও ইমান আনে নাই তো এরপরের এইটি বিষয়ের আলোচনা পরেও আসবে স্বাভাবিকভাবে আলোচনা আরো সামনে আসবে ইনশাল্লাহ এই বিষয়টা শেষ হয়নি তো আমি এই চুয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা আজকে করলাম তো আল্লাহ সুবাহান আমাদের সকলের অন্তরের খবর রাখেন এবং আমাদের বিশ্বাস করা উচিত আমরা যে অবস্থায় আছি চিরদিনই অবস্থায় থাকবো না আমরা সকলকেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাদের মালিকের সামনে হাজির হয়ে যেতে হবে সেটা সুনিশ্চিত আর তিনি আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বগুলো আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি কোরআন মজিদ থেকে সরাসরি আল্লাহর আদালতে হাসরের ময়দানে কারো অজুহাত পেশ করার সুযোগ থাকবে না যে আমি তোগুলো জানার সুযোগ পাইনি এই অজুহাত থাকবে না সেই দিনের ভয়টা অন্তরে জাগ্রত রেখে নিজের গান এবং মাল আল্লাহ যতটুকু দিয়েছেন আমাদের চিন্তা চেতনা যোগ্যতা মেধা প্রতিভা শারীরিক শক্তি অর্থনৈতিক শক্তি সময় সুযোগ অবকাশ কাকে কতটুকু দিয়েছেন আল্লাহ জানেন হাসরের ময়দানে আল্লাহ সবগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন লাতুস আলুন্না আনিন নাইম আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন যেই নিয়ামতগুলো দুনিয়ায় তোমাদেরকে দিয়েছেন সেগুলো সম্পর্কে একটিকে আল্লাহ ছাড়বেন না আল্লাহ সব লিপিবদ্ধ করে রাখছেন সেই দিনের হিসাব দেওয়ার ভয়টাকে অন্তরে জাগ্রত হয়েছে শুধু আল্লাহর রেজামন্দির জন্য কোন মানুষের সন্তুষ্টির জন্য নয় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন আমাদের আল্লাহ যতটুকু আমাদেরকে যা দিয়েছেন সম্পূর্ণভাবে যেন আমরা কুরবান করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك বলেন আপনি যে ত্রুটিগুলি কথা বলছেন মানে কোরআনের মধ্যে জিহাদ যত ত্রুটিগুলো হয়েছেন ত্রুটিগুলি আমার ভিতরেই মনে হচ্ছে যেন আমার ভিতরে আছে আর আমি এটার ভিতর থেকে প্রতি পরিত্রাণ পেতে চাই কিভাবে পরিবর্তন পাবো এটা প্রথমত হলো যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দ্বিতীয় হল আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে মমিন যখন বুঝতে পারে নিজের মধ্যে এই দুর্বলতাগুলো আছে তখন নিজেকে প্রথম সংশোধন করার জন্য প্রথম কাজটা তাকে নিজের করতে হবে নিজের সিদ্ধান্ত নিতে হলে আমি এ থেকে মুক্ত হতে চাই আমি আল্লাহর পথে নিজেকে পেশ করলাম আর তখন আল্লাহর এবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নিশ্চয়ই এটা আপনি হজরত বেলাল রাজি আল্লাহ হোক তখন পর্যন্ত উনি উনার কোন এলিম আসেনি শুধু তাওহিদের এলিমটা এসেছিল শুধুমাত্র এই এলিমটা তার অন্তরে বদ্ধমূল হয়েছিল আর এটা এমন ভাবে বদ্ধমূল হয়েছিল দুনিয়া আকেরাতে সবকিছু এই দুটি কথার মধ্যে যে সব সামিল উপলব্ধি করেছিলেন এর বাইরে কোনো এলিম তার মধ্যে কাছে তখনও আসেনি কিন্তু এর উপর তিনি অটল হয়ে গিয়েছিলেন কুফারদের কোন নিপীড়ন নির্যাতন কোনো কষ্ট তিনি পড়ুয়া করেননি ইমানটাকে তাহিকটাকে খালেজ করতে হবে মনে করতে হবে যে আল্লাহ তো আমাকে দেখছেন আমি এখন যা ভাবছি আমি যা বলছি আর আমার অন্তরে যা আছে তো আল্লাহ দেখছেন এবং জানেন এটাকে বুধবার নিজের অন্তরের মধ্যে বদ্ধমন করা দরকার আর সবচেয়ে বড় কথার সাথে সাথে নিজেকে ইস্তা কামত অবলম্বন করা যেটা আমি পূর্বে আলোচনা করেছি সুরায় হামি মাসাজদা থেকে সেই ইস্তে কামত এটা হলো সবচেয়ে মূল জিনিস আমি এটা গ্রহণ করলাম এর উপর আমি অটল হয়ে গেলাম বাকি হলো আল্লাহর সাহায্য এবং সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইলে ইনশাল্লাহ আল্লাহ এর উপর অটল রাখবেন ইনশাল্লাহ মানে ইয়ে আমি একটা চিন্তা করছিলাম আমি একটা চিন্তা করছিলাম কালকে মানে কয়দিন থেকেই বলতে বলে গেছিলাম সেটা হলো যে সপ্তাহে একদিন না করে যেভাবে প্রতিদিনই শুরু করছিলাম যাদের মানে সুযোগ আছে আগ্রহ আছে শুধু তাদের কিনে এমন যাদের আগ্রহ আছে তারা ছোট ভাবে করতে চায় তাদের দুটো বঞ্চিত করা যায়